কোন শরিক নেই যিনি তার দিন ইসলাম যা মনোনীত করেছেন আমাদের জন্য তা হচ্ছে মধ্যম পন্থা যার দুই দিকে রয়েছে গুমরাহি ভ্রষ্টতা এই মধ্যম পন্থাতে যারা ঘাটতি করে তারা গুমরা পথভ্রষ্ট আর এই মধ্যম পন্থার চাইতে বেশি বাড়াবাড়ি যারা করে তারাও পথভ্রষ্ট গুমরা দিন ইসলাম যেমন মধ্যম পন্থা সুতরাং মুসলিমরা হবে মধ্যম পন্থী যারা সত্যিকার মুসলিম তারা মধ্যম পন্থী তারা ধর্মের নামে বাড়াবাড়ি করবে না ধর্মের নামে বাড়াবাড়ি হচ্ছে দিন ইসলাম হচ্ছে তৌহিদের দিন তাতে শির করা নেকির আশায় শিল্পের মাধ্যমে আল্লাহকে পাবে কবর মাজার পূজা করে আল্লাহকে পাবে কবর মাজারে সেজদা করে পীরকে সেজদা করে পীরের অন্ধ ভক্ত হয়ে আল্লাহকে পাবে এটা হচ্ছে বাড়াবাড়ি করা তেমনি বাড়াবাড়ি হচ্ছে বেদাত দিন ইসলাম মধ্যম পন্থা দিন ইসলাম হচ্ছে সন্না রসুল্লাহ সাল্লাম আদর্শ আর বাড়াবাড়ি হচ্ছে ধর্মের নামে নতুন নতুন কাজ করা বিদাত সুতরাং দিনের ক্ষেত্রে যারা বিদাত করে তারা হচ্ছে এমন যারা পথভ্রষ্ট কুল্ল বিদাতিন দলালা প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি আর যারা গুমরাহিতে লিপ্ত তারা হচ্ছে গুমরা পথভ্রষ্ট এরকম দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি যারা চরমপন্থী তারা করে যারা মুসলিম মধ্যমপন্থী কোরআন সন্না ভিত্তিক যারা দিন ইসলাম পালন করে তারা কখনো চরমপন্থী হয় না তারা অন্যায়ভাবে কাউকে খুন করা হালাল মনে করে না এবং মুসলিমদের ক্ষেত্রে তারা মধ্যম পন্থা অবলম্বন করে কাফেরদের ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমীর যে দিক নির্দেশ সেটাই তাদের হচ্ছে পথ তারা এক কথায় চরম অবলম্বন করে না চরমপন্থীরা বাড়াবাড়িকারী মুশরেক শেরিককারীরা বেদাতকারীরা আর যারা চরমপন্থী খারেজি তারা হচ্ছে বাড়াবাড়িকারী এরা একদিকে বাড়াবাড়ি করেছে কোমরা হয়েছে আর একদিকে মুসলিম সমাজের অধিকাংশ মানুষ যারা দিনের ফরজ অজবের ক্ষেত্রে চরম ঘাটতি করেছে চরম ঘাটতি করেছে ত্রুটি করেছে বেপরোয়া তারা দিনের ফরজ অজবের ক্ষেত্রে বহু ফরজকে তারা পরিত্যাগ করে এবং বহু হারামে তারা ডুবে আছে কোন পরোয়া করে না হারাম থেকে বাঁচার ক্ষেত্রে হারাম খেলো না হালাল খেলো কোন চিন্তা তাদের নেই অধিকাংশ মুসলিমদের অবস্থা এরকম দিন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা এই দুটো দল হচ্ছে গোমরা যারা ফরজ অজেবে ত্রুটি ঘাটতি করে হারাম নাজাজে লিপ্ত থাকে এরা গোমরা পথভ্রষ্ট হয়েছে আর পথভ্রষ্ট হচ্ছে যারা ধর্মের নামে বাড়াবাড়ি করে এই দুইটি গোমরা দল হচ্ছে সবচেয়ে বড় দল মুসলিম সমাজে এর মাঝখানে হচ্ছে দিন ইসলাম আর এদের মাঝামাঝি হচ্ছে ওম্মাতে মুসলিমা যারা সত্যিকার মুসলিম তারা ফরজ আজবে কোনো ত্রুটি করে না হারাম না যায় যে লিপ্ত থাকে না ভুল হয়ে গেলে দ্রুত সংশোধন করে আর তারা শিরকারী হয় না বেদাতকারী হয় না তারা চরমপন্থী হয় না তারা সন্ত্রাসী জঙ্গি হয় না এই ছিল মধ্যম পন্থা সম্পর্কে সংক্ষিপ্ত ভূমিকা কারণ আজকে আমাদের আলোচনায় হচ্ছে মুসলিম জাতির মাঝে বিভিন্ন যে দল উপদল সৃষ্টি হয়েছে আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বিভিন্ন দল ফিরকা যে পয়দা হয়েছে এক দল বহু দলকে জন্ম দিয়েছে নবী করিম সাল্লা ভবিষ্যৎবাণী যে উম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে একটি দল শুধু হকপন্থী হবে যারা কোরআন সন্ন্যার অনুসারী হবে সাহাবাই কেরামদের আদর্শের অনুসারী হবে এই দলটি একমাত্র জান্নাতে যাবে বাকি বাহাত্তরটি জাহান নামে যাবে এইদিকে গুমরা হয়েছে না ওইদিকে গুমরা হয়েছে এইদিকে রাস্তা থেকে নেমেছে না ওইদিকে রাস্তা থেকে নেমেছে দিনের ক্ষেত্রে ঘাটতি ত্রুটি করে রাস্তা থেকে নেমেছে দিন এসে রাতে মোস্তাকিম থেকে আর না হলে বাড়াবাড়ি করে দিন ইসলামের রাস্তা থেকে নেমে গেছে রাজপথ থেকে যার ফলে এই তেহাত্তরটি দল এর মধ্যে বাহাত্তরটি জাহান নামে যাবে নবী করিম সাল্লাম বলছেন যেই দলটি ফিরকায় নাজিয়া নাজাত প্রাপ্ত দল যেই দলটি হচ্ছে তাইফাই মানুষরা সাহায্য প্রাপ্ত দল নবী করিম হাদিসে এই ভাষাগুলি রয়েছে সেই দলই হচ্ছে আহল সন্নাতে ওয়াল জামা আহ কোরআন এবং সন্ন্যার অনুসারী এবং সাহাবাই কালামদের দলের অনুসারী নবী ইসলাম আদর্শের অনুসারী সন্না আহলুসন্না মানে আর অল জামা মানে রসুল্লাহামের সাহাবাই কালামদের যে জামাত ওই জামাতের অনুসারী এই ওম্মত তাদের মাঝখানে রয়েছে তাদের মাঝে তারা মধ্যমপন্থী যেমন মুসলিমরা সারা বিশ্বে যত ধর্ম অবলম্বী রয়েছে তাদের মাঝে মুসলিম হচ্ছে মধ্যমপন্থী তাহলে এখানে দুটি বিষয় প্রথম মুসলিমদেরকে নিয়ে আলোচনা করি যে মুসলিম আর যারা অমুসলিম কাফের কাফেররা দুই দিকে পথভ্রষ্ট হয়েছে কেউ বাড়াবাড়ি করে পথভ্রষ্ট হয়েছে কাফের হয়েছে আর কেউ ঘাটতি ত্রুটি করে কাফের হয়েছে এফরাত এবং তাফরিদ জি কাফেররা দুই দিকে কোমরা হয়েছে মুসলিম জাতি হচ্ছে মধ্যম পন্থী আল্লাহ রাবুল আলমিন সুরে বাকার আয়াত একশো তেতাল্লিশ এই বিষয়টি এরশাদ করেছেন ওকে আল্লাহ ওয়াসাতা অনরূপ আল্লাহ বলছেন ওকে জালিকা জাল্লাকুম হে মুসলিম জাতি তোমাদেরকে আমি বানিয়েছি ওম্মাতা ওয়াসাতা মধ্যমপন্থী জাতি ওম্মাত মধ্যমপন্থী ওয়াসাতুন মানে মধ্যমপন্থী ওয়াসাতুন মানে শ্রেষ্ঠ হয় ওয়াসাতুন আরবি ভাষাতে ওয়াসাতুন এই খেয়ারুন পরায়ণ আর মধ্যমপন্থী যারাই তারাই হচ্ছে পরায়ণ মধ্যমপন্থী যারা তারাই হচ্ছে শ্রেষ্ঠ যেমন অন্য আয়াত আল্লাহ বলছেন কুন্তুম খায়রা তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত মুসলিম জাতি হচ্ছে সমস্ত কাফের যতগুলি রয়েছে তাদের মাঝে মধ্যমপন্থী এইরকমই আহলি সুন্নতল জামাত হচ্ছে মুসলিম জাতির মধ্যে যত ফিরকার দল বেরিয়েছে সবগুলি দলের মাঝে হচ্ছে মধ্যমপন্থী মুসলিম কাফের ইহুদি হয়ে গেছে অথবা খ্রিস্টান হয়ে গেছে বা হিন্দু হয়ে গেছে এই কথা যেমন শোনাই যায় না বললেই চলে শোনাই যায় না তাও ব্যতিক্রম কখনো আপনি শুনতে পেলে জানবেন যে তার দশ বিশ বছর আগে সে ইসলাম থেকে বেরিয়ে মোরতাদ হয়ে গেছে সরাসরি হঠাৎ করে একজন ধার্মিক মুসলিম কোথাও খুঁজে পাবেন যে একজন ধার্মিক মুসলিম আল্লাহকে জানে রসুলকে জানে দিন ইসলাম জানে আর দিন ইসলাম পাবন্দি করে হঠাৎ করে মোরতাদ হয়েছে খুঁজে পাবেন পৃথিবীতে খুঁজে পাবেন না যারা দু একটা মোরতাদ হচ্ছে ওরা দশ বিশ বছর আগে থেকে মোরতাদ হয়ে আছে ও ইসলামে ঢুকেই ও জন্মসূত্রে শুধু ইসলাম হয়তো পেয়েছিল এইরকমই দেখবেন যে যারা আহলে সোনাতল জামাত কোরআন সোনার অনুসারী তারা কোনদের বেদাতি হয়নি কখনো খুঁজে পাবেন না যে সেই আকিদার লোক ছিল আর সে খবর মাজার পূজা শুরু করে দিয়েছে হ্যাঁ পীর পূজা শুরু করে দিয়েছে খুঁজে পাবেন না আপনি ইল্লা মাসা ব্যতিক্রম আল্লাহর ইচ্ছা হইলে হইতে এর বিপরীত গুলো হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করছে এইরকম হাজার হাজার শির বিদাতকারী মুসলিম সমাজের তারা সহি আকিদা গ্রহণ করছে লক্ষ লক্ষ শুধু বাংলা ভাষায় না সারা বিশ্বের সমস্ত ভাষাই ভ্রান্ত আকিদা সুফি আর পীর মুরিদি আর কবর মাজার পূজা আর অন্ধত্ব আর অন্ধ মজাবের তকলিদ সব থেকে তবা করে অসংখ্য হ্যাঁ, ভ্রান্ত পথের পথিক মুসলিমরা সহিফাতে ফিরে আসছে কোরআন সন্ন্যার দিকে ফিরে আসছে দলিলের দিকে ফিরে আসছে চোখ খুলছে এই বিষয়গুলি কি প্রমাণ করে যে দিন ইসলাম হচ্ছে দিনে হক সত্য দিন ঠিক তেমনি প্রমাণ করে যে আহলে সনাতল জামাতের পথ সহি আকিদার পথ এটি হচ্ছে নবী ছেড়ে যাওয়া পথ সাহাবাই কেরামদের আদর্শ পথ যার ফলে সেই দিকে একটা আকর্ষণ আছে দলিলের দিকে মানুষের আকর্ষণ আছে চোখ খুলে যাচ্ছে ছুটে আসছে কত রকমের কষ্ট নির্যাতন বরদাস্ত করতে হচ্ছে তারপরেও সেই আকিদার দিকে ফিরে আসছে যেমন দিন ইসলামের দিকে অমুসলিমরা অনেকে ফিরে আসছে পড়াশোনা করে ধার্মিক জি আমাদের ইসলামিক সেন্টার একজন মিশরি ইজিপশিয়ান এসছে নতুন এখন বিরুদ্ধ আমাদের অফিসে দেখবেন দাড়ি সাদা হয়ে গেছে সে খ্রিস্টানদের ধর্মগুরু ছিল পাদরি ছিল জি খ্রিস্টানদের পাদরি ছিল খ্রিস্টানদের পাদরি একজন ধর্মগুরু মানে মুসলিমদের বড় একজন আলেম পৃথিবীতে খুঁজে পাবেন মুসলিমদের একজন আলেম কেউ খ্রিস্টান হয়ে গেছে এহুদি হয়ে গেছে হিন্দু হয়ে গেছে খুঁজে পাবেন পৃথিবীর ইতিহাসে খুঁজে পাবেন না আর কেউ যদি বলে তো সে আসলে যেমন কিছুদিন আগে একটা বাংলাদেশে এরকম ঘটনার কথা শোনা গেছে তাহলে সেটা কোন আলেমও ছিল না আর মসজিদ এমতি করে সেটা কারো কোনো অমুসলিমদেরই একজন কোন গোয়েন্দা ছিল অথবা আর কিছু ছিল এরকম কিছু ছিল মুসলিমদেরকে বিব্রত করার জন্য বা বিভ্রান্ত করার জন্য যে দেখো একজন হুজুর কি হয়ে গেছে হিন্দু হয়ে গেছে দেখানোর জন্য আসলে ও আসলে মুসলিম না মুসলিমের সন্তান না আসল বিষয়ের দিকে ফিরে আসছি সেটা হচ্ছে আজকের বিষয়বস্তু শেখ সরে ফৌজান হাফিজাহ বলছেন মাকানা তো আহলি সুন্নাতে জামা বেনা ফেরাকিল ওম্মা মুসলিম ওম্মাতে যে অনেক দল উপদল রয়েছে এসব দল উপদলের মাঝে আহলে সুন্নাত জামাতের অবস্থান আহলে সুন্নত জামাতের অবস্থান কিসের মাঝে বেইনা ফেরাকিল উম্মা এই উম্মতে যে অনেক দল উপদল আছে এই দলগুলির মাঝখানে নকশবান্দিয়া চিস্তিয়া কাদেরিয়া সাবেরিয়া মোজাদ্দিয়া তরিকা আর শেষ নেই আর কত রকমের যে তরিকা আর কত রকমের নাম এই সমস্ত ফিরকা এইরকমই শিয়া জাহামিয়া কাদরিয়া জাবরিয়া বেশ কিছু নাম আসবে হ্যাঁ খারেজি এই সমস্ত গুমরা দলগুলির ভিতরে আহলে সোনাতল জামাতের অবস্থান কোথায় জবাব হচ্ছে অবস্থান হচ্ছে মাঝখানে এই দলগুলি হয় এইদিকে গুমরা হয়ে জাহান নামের রাস্তায় গেছে আর না হলে এইদিকে গুমরা হয়ে জাহান নামের রাস্তায় গেছে আর মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা এখন ইমাম শেখুল ইসলাম বিন কি বলেছেন এই বিষয়ে তা শুনি আমাদের আকিদা আল ওয়াসেতিয়ার দর্শে আজকে পর্ব হচ্ছে বিশতম পর্ব বিশ নম্বর পর্ব বলছেন শেখুল ইসলাম বালহমল ওম্মাতি জামাতরা হচ্ছে এই উম্মতে যতগুলি দল উপদল বেরিয়েছে ফেরা ফিরকাতনের বহু বচন যতগুলি দল উপদল বেরিয়েছে সবগুলির মাঝে আলওয়াসাত মধ্যমপন্থী মাঝামাঝিতে আহলে জামাতের অবস্থান হচ্ছে মাঝখানে কামা আন্নাল উম্মাতা হিয়াল ওয়াসাতফিল ওমামে যেমন এই মুসলিম জাতি প্রথম বলা হলো আহলে সুন্নাতল জামাত সম্পর্কে তাই না আহলে সুন্নতল জামাত মধ্যমপন্থী কাদের মাঝে এ উম্মতে যতগুলি দল উপদল রয়েছে তাদের মাঝখানে অনেকগুলি দল কিছু দল দিকে আছে কিছু দল ওইদিকে আছে আর মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত অল জামা যেমন অনেক ধর্মের লোক রয়েছে পৃথিবীতে হ্যাঁ ইয়াহুদি খ্রিস্টান বুদ্ধিস্ট শিখ জৈন হিন্দু আর এরকম বহু ধর্মাবলম্বী রয়েছে এই সমস্ত ধর্ম অবলম্বীদের মাঝে এই ওম্মতের অবস্থান কোথায় মাঝখানে এই ওম্মত হচ্ছে মুসলিম জাতি হচ্ছে মধ্যমপন্থী আর এই যে কাফের বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছে এরা হয় এই দিকে গোমরা হয়েছে নয় ওই দিকে গোমরা হয়েছে পথভ্রষ্ট বলছেন কামা আন্নাল উম্মাতা হিয়াল ওয়াসাদ ঠিক যেমন এই উম্মতে মুসলিমা বা মুসলিম উম্মা হিয়াল ওয়াসাত মধ্যমপন্থী ফিল ওমাম অন্য অন্য ওম্মাদ বা জাতির মাঝে অন্য অন্য জাতির মাঝখানে কেমন করে এই মুসলিম জাতি অন্য অন্য জাতির মাঝখানে এক সাইডে নয় এটা একটু সংখ্যা বুঝিয়ে দিই দুটো জাতি যারা দাবি করে যে আসমানি কিতাব বিশ্বাসী অন্য জাতিদের কাছে আসমানি কিতাব নেই যেন হিন্দুদের হ্যাঁ কিতাব হচ্ছে ব্রাহ্মণদের বা আর্যদের রচনা করা এইরকমই আপনার বুদ্ধিস্টদের বৌদ্ধদের যা রচনা করেছে বলেছে তাই কিন্তু ইয়াহুদি এবং খ্রিস্টান ইয়াহুদিদের দাবি যে আমাদের তরাত হচ্ছে আসমানি কিতাব আসমানি কিতাব আসমানি কিন্তু সেই কিতাবটি কি করেছে তারা বিকৃত করেছে অনেক রদ বদল করেছে কমিয়ে দিয়েছে সে কাটছাট করেছে আর কিছু বাড়িয়ে দিয়েছে নিজের মনোকুত করার জন্য খ্রিস্টানদের কাছে কোন কিতাব আছে ইঞ্জিল কিন্তু ইঞ্জিলও এরকম তাহারিফ বিক্রিতে ঘটিয়েছে যেগুলি প্রয়োজন যেগুলো হালাল করতে বাড়িয়ে দিয়েছে ওগুলোকে এগুলো খুব কষ্ট লাগে এগুলো মানতে কষ্ট লাগে ওগুলো কি করে দিয়েছে ছাঁটাই করে দিয়েছে এগুলোকে এভাবে বিকৃত করেছে কোরআন একমাত্র সুরক্ষিত কিতাব আসমানি গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে মাহফুজ নিশ্চয় আমি জিকির কোরআনী করিম হচ্ছে সবচেয়ে বড় জিকির আর তারপরে জিকির হচ্ছে রসুল্লাহ হাদিস হয়েছে উপদেশ আর করিমের ব্যাখ্যা হেফাজতে আল্লাহ ব্যবস্থা করেছেন কোরআনে করিম আমি নাজল করেছি ওয়া হাফেজুন আর নিশ্চয়ই আমি তার হেফাজত অবশ্যই করবো লাহাফেজুন অবশ্যই আমি হেফাজত করবো আল্লাহ বলছেন কেমন করে মাঝখানে এই ওম্মত অন্যান্য অমুসলিম জাতিগুলির মাঝখানে এই ইয়াহুদি এবং খ্রিস্টানদের বোঝায় খ্রিস্টানরা ইসা আলী ইসলাম সম্পর্কে একদল বাড়াবাড়ি করেছে একদল ঘাটতি করেছে কথা না বললাম এই দুটো জাতি দিয়ে বোঝায় খ্রিস্টানরা ইসা আলি ইসলাম সম্পর্কে কি বিশ্বাস রাখে ঈসা আলি ইসলাম হচ্ছে আল্লাহর পুত্র আল্লাহর পুত্র কি করলো এর ঘাটতি করলো না বাড়াবাড়ি করলো বাড়াবাড়ি করলো আল্লাহর গোলামকে কি বানিয়ে দিল আবদুল্লাহকে ইবনুল্লাহ আল্লাহর পুত্র বানিয়ে দিল আল্লাহর সন্তান বানিয়ে দিল বাড়াবাড়ি করলো শুধু তাই নয় আল্লাহর পুত্র যখন তো রাজার পুত্র হ্যাঁ কি হয় হ্যাঁ রাজপুত্র তাই না তো ওই রকমই তাকেও আল্লাহ বানিয়ে দিল এই জন্য ইন্দাল্লাহ সালাসা আল্লাহ হচ্ছে তিন এলা এক আর আর এক এলা হচ্ছে ঈশা আর স্ত্রীর রাজকুমারী হ্যাঁ, রানী হ্যাঁ স্ত্রী সুতরাং সেও সেও ইন্দালা তৃতীয় কথা বাড়াবাড়ি করে কি করলো কাফের হইল মুশ্রিক হইল খ্রিস্টানরা ঈসা আলি সাল্লাম সম্পর্কে ইয়াহুদিরা কি করলো হ্যাঁ বলেন কি করলো কেমন নিচে নামিল ঈসা সালাম সম্পর্কে ইহুদিদের ধর্ম পুস্তক রয়েছে যে ওর মা তো বিয়ে হয়নি বিয়ের কথাবার্তা হয়েছিল হ্যাঁ জোসেফ আর নাজ্জারের সাথে ইউসুফ নাজ্জার যাকে বলা হয় ওর সাথে আর ওর সাথে কুকাজ করেছে ওর মা আউজুবিল্লাহ আর এই এইভাবে যার সন্তান হচ্ছে ঈসা আলি সাল্লাম নওয়াজ কাদের কাছে ইহুদিদের কাছে শুধু নিচে নামাইলো কত দূরে পৌঁছালে চিন্তা করেন এই ভাষাটা যদি আপনার আর কোন একটা সাধারণ মানুষ সম্পর্কে বলা হয় তো কত বড় তাকে আঘাত লাগবে সবচেয়ে বড় গাল তাই না যার জন্ম ইচ্ছে কিনা হারাম হারাম আসলে যার সন্তান যার সন্তান সমাজে কত নিকৃষ্ট মনে করা হয় হ্যাঁ কত নিচু নজরে তাকে দেখা হয় যার সন্তান মানিয়ে দেবে তারপরে ইসা আলি ইসাল্লামকে খুন করার জন্য তারা তাদের যত প্রয়াস ছিল প্রয়াস চালাল আল্লাহ আকাশে না উঠেলে তারা তো বলছে আমরা খুন করে ফেলেছি তাই না খুন করে ফেলেছি কি করলো এরা কি করলো এরা আল্লাহর দিনে কি করলো ঘাটতি করলো ঘাটতি করলো আল্লাহর দিন হচ্ছে আবদুল্লাহ রাসুল ঈসা আলাইসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল এর মধ্যে যারও সন্তান আর এত কোথেকে নবী হইল মারা গেল কোন করেন ইহুদিরা গোমরা হয়েছে তাফরিদ ঘাটতি করে মানহানি করে আম্বিয়া রসুলগণের আম্বিয়া রসুলকে খুন করে অনেক নবীদেরকে তারা খুন করেছে করোনা কানি রয়েছে তার মধ্যে তাদের দাবি যে ইসা আলাইসলামকে খুন করেছে আর এরা খ্রিস্টানরা বাড়িয়ে দিল উপরে উঠিয়ে দিল ইসলাম কি শিখেল আমাদেরকে আহলে সোনাতল জামাত মুসলিমরা কি বলে হ্যাঁ ইয়াহুদির অমা করেনি আর সুলেও চড়াইতে পারেনি আর তিনি আবদুল্লাহ আবদুল্লাহ আল্লাহর বান্দা এবং রাসুল তো এটা তো বুঝলেন এখন পাঁচটি বিষয় বর্ণনা করবেন লেখক শেখুল ইসমিম আর পাঁচটি বিষয়ের ক্ষেত্রে পাঁচ দুগুণে দশটি একটা ফিরকা এদিকে গোমরা হয়েছে একটা দল এদিকে গোমরা হয়েছে আর মাঝখানে হচ্ছে হালে সুন্নাল জামাত পাঁচটি যখন বিষয় বর্ণনা করা হবে তো পাঁচ দুগুণে দশটি গোমরা হ্যাঁ, পথভ্রষ্ট দলের কথা উল্লিখিত হবে এই দশটি দলের কথা আজকে দর্শক পড়বেন সংক্ষেপে বলি বলছেন যে ফাহম ওয়াসাতুন ফি বাবে সেফাতিল্লাহ সুবহান ওয়া তাআলা সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ সুবহান ওয়া তাআলার গুণাবলীর ক্ষেত্রে মধ্যমপন্থী আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে মধ্যমপন্থী কাদের মাঝে এক দল হচ্ছে আহলুত তাঁতিল আল জাহমিয়া জাহমিয়া যারা মোয়াত্তেলা তাদের একটা নাম হচ্ছে মোয়াত্তেলা আর নাম হচ্ছে জাহমিয়া আর আরেকটি দল হচ্ছে আহলুত তামসিল আর মুসাবিহা এর বিপরীত একদিকে মোসাবেহারা গুমরা হয়েছে ফিরকা আর আর এক ফিরকা দল হচ্ছে জাহামিয়া মাতলা যারা গোমরা হয়েছে এই দুই গুমরা দলের মাঝখানে হচ্ছে আহলে সন্ন্যাত জামাত জি কিসের ক্ষেত্রে বিষয়বস্তু কি আল্লাহর সিফাত আল্লাহর গোনাবলীর ক্ষেত্রে আল্লাহর গোনাবলী সম্পর্কে এতদিন পড়ে আসলেন যে এই উনিশটা পর্ব পর্যন্ত পড়লেন কোরআন আয়াত দ্বারা পড়লেন কিছু তারপরে বিশ্বাস হাদিস দ্বারা পড়লেন জি হ্যাঁ আহলে জামাতের আকিদা জেনে ফেলেছেন কি যে আল্লাহ রবুল আলমিন যেসব গুণাবলী তার সম্পর্কে বলেছেন নিজ সম্পর্কে অথবা তার রসুল সাল্লাহ বলেছেন কারণ আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি আল্লাহ জানেন তারপরে রসুল উল্লাহ সবচেয়ে বেশি জান আমাদের চাইতে বেশি জানেন আল্লাহ এবং রসুল সাল্লাম যা বলেছেন তা আমরা বিনা বিকৃতিতে বিনা বিনা ধর্ম নির্ণয় করাই বিনা কোনো কিছুর সাথে তুলনা করাই আমরা কি করি বিনা অপব্যাখ্যায় বিশ্বাস করি সুতরাং কোরআনে আছে ইয়াদুল্লাহ আল্লাহর হাত এটা হচ্ছে আল্লাহর গুণ হাত হচ্ছে আল্লাহর গুণ আল্লাহ বৈশিষ্ট্য তো আল্লাহ রব্বুল আলমিনের হাত আছে এখন এই হাতের ক্ষেত্রে দুই দল গুমরা হয়েছে আর আহলে জামাত হচ্ছে মধ্যমপন্থী যে আল্লাহ হাত বলেছেন হাত বিশ্বাস করি হাতকে না করব না এক দল গুমরা হয়েছে না করে আর আরেক দল হাত আছে আমাদের মধ্যে সৃষ্টির সাথে তুলনা করে তো দুই দল গোমরা আর আলোচনা জামাত হচ্ছে হকপন্থী যারা মধ্যমপন্থী আর আল্লাহর গোনাবলীর ক্ষেত্রে আহলুত্তাতিল মোয়াত্তেলা জাহমিয়া এই জাহমিয়া নামটি কোথেকে আসলো শেখ সাল ফজল হাফিজ তালা বলছেন যে আল জাহমিয়াতু ফাল জাহমিয়াতু নিসবাতুন ইলাল জাহাম বিন সাফওয়ান আত-তিরমিজি তুরমুজ বলে একটা শহর ছিল আজারবাইজান এখনো আছে তরমুজ যেখানে ইমাম তিরমিজিও জন্ম নিয়েছেন কোন একটা শহরে কোন খারাপ মানুষ জন্মিলে সেই শহরে একবারে দূষিত হয়ে যায় না ভালো মানুষও জন্মিতে পারে না পারে না ইমাম তিরমিজির মতো ইমামও জন্মেছেন সেই শহরে আমার এই কুখ্যাত এই জাহাম বিন সাফার হবিজও জন্মেছে যে বলতে আল্লাহর কিচ্ছু নেই আল্লাহর কিছুই নেই কোন স্বীকার করতো না বলছে আল্লাহ কথা বলে না বলতে পারে না আল্লাহ দেখেন না আল্লাহ শোনেন না আল্লাহ কিছু এরা আশারি মাতরিদি চাইতেও বেশি গুমরা বড় গুমরা জাহামিয়া দলটি কোথেকে এসেছিল বলছে যে জাহাম বিন সাফওয়ান তিরমিজি মানে তরমুজ শহরের একজন লোক ছিল কুখ্যাত লোক হাওলায় গালাউ আফরাত ফিতানসি এরা আল্লাহকে দোষ মুক্ত করার ক্ষেত্রে বাড়াবাড়ি যদি আল্লাহর হাত বলি তো ত্রুটি হয়ে যাবে আল্লাহর চোখ বলি তো ত্রুটি হয়ে যাবে হ্যাঁ আল্লাহ কথা বলেন তাহলে ত্রুটি হয়ে যাবে হাতের হ্যাঁ, তো আমাদের মতই হ্যাঁ কোনটাই স্বীকার করব না বাড়াবাড়ি করলো এরা ফিরতানসি আল্লাহকে দোষমুক্ত করার ক্ষেত্রে হাত্তা নাফা আসমা আল্লাহ ওয়াসেফাতে এমনকি আল্লাহর নামগুলি অস্বীকার করলো আর গোনাগুলিও অস্বীকার করলো শুধু গুণ না নাম পর্যন্ত অস্বীকার রহমান আর রহমত রহমান আল্লাহর নাম আর রহমত দয়া হচ্ছে আল্লাহর গুণ দয়া করা অস্বীকার কি জন্য হাজারাম মিনা তসবিহে তাদের ধারণায় যদি এগুলো মেনে নি তাহলে আমাদের সাথে যে তুলনা হয়ে যাবে সৃষ্টির সাথে তুলনা করে দিলাম ভুল করলাম না না এটা করবো না মানবই না এগুলো তাহলে এই জন্য তাদের নাম কি বলা হয়েছে জাহামিয়া বলা হয়েছে জাহাম বিন সাফান তাদের এমাম সেই জন্য এমামুল কুফর এমাম মানে সবাই যেমন হ্যাঁ ইসলামের এমাম নয় বোঝা গেছে কিনা এমামুল কুফর কুফুরির এমাম ভারত বাংলাদেশ পাকিস্তানে এক শ্রেণীর অজ্ঞ বক্তারা আছে হ্যাঁ আলে মলামা তাদেরকে বলা হচ্ছে আল্লামা বলা হচ্ছে ইমাম খোমেনি ইমাম ইসলামের ইমাম না ও কুফুরির ইমাম শিরকের ইমাম গুমরাহির ইমাম এমামত বলতে পারেন কিন্তু এমন ভাবে এই ওয়াইস বক্তারা বলছে মানুষ তো মনে করছে বাপরে বাপ বিশাল ব্যাপার ইমাম খোমেনি মানে যেমন ইমাম আবু হানিফা সাফি মালিক ইমাম আব্দুল কাদির হয় জিলানি হয় ওই রকম ইমাম কিভাবে জাতিকে গুমরা করছেন সব বক্তারা আর এদেরকে মুসলিম সমাজ এত অজ্ঞ যে এদেরকে আল্লাহ বানিয়ে দিয়ে বসে আছে এই ছিল জাহাম বিন সাফওয়ানের আকিদা আর তার অনুসারীদেরকে জাহামিয়া বলা হয় আর তারা যেহেতু আল্লাহর নাম গোনাবলী অস্বীকার করেছে এই জন্য তাদেরকে কি বলা হয় অস্বীকার করাকে তাতিল বলা হয় মানে নিষ্ক্রিয় করে দাও আল্লাহর কোন নাম নেই গুণ নেই নিষ্ক্রিয় করে দাও এগুলোকে এই যে শব্দগুলো এসছে আল্লাহর নাম গোনাবলী না দিয়েছে তাহলে এগুলো হচ্ছে নিষ্ক্রিয় সেজন্য তাদের নাম কি হয়ে গেল কারণ তারা আল্লাহকে তার নাম এবং গুণাবলী থেকে নিষ্ক্রিয় করে দিয়েছিলাম একটা দল তাহলে হয়ে গেল কি জাহামিয়া বা মতলা আর একটা দল লাগবে মাঝখানে আহলে সোনাতল জামাত কথা তো লম্বা হয়ে যাচ্ছে আহলে সোনাতল জামাত মাঝখানে তার একটা দলের নাম কি যার এর বিপরীত একবারে গেছে আল্লাহর সব নাম গোনাবলী এমন ভাবে সাব্যস্ত করেছে বাড়াবাড়ি করেছে হ্যাঁ, সাব্যস্ত করতে গিয়ে যে কি করেছে একবারে সৃষ্টির সাথে তুলনা করে দিয়েছে জি সুতরাং আল্লাহর চোখ আমাদের চোখের মতো হ্যাঁ আল্লাহর হাত আমাদের হাতের মতো আল্লাহর কথা বলা আমাদের কথা বলার মতো কি হয়ে গেল এদের নাম তুলনা করাকে তসবি বলা হয় সুতরাং এই গুমরা দলের নাম হচ্ছে মুসাবেহা মুসাবেহা এটা হচ্ছে গুমরা ফিরকা আর মোয়াত্তলা জাহামিয়া হচ্ছে গুমরা ফিরকা আলী জামাত মাঝখানে সৃষ্টির সাথে তুলনাও করে না লেসা কামিস আল্লাহর মতো কোনো কিছু নাই এই দিয়ে খণ্ডন হয়ে গেল মুসাবেহাদের আর ওয়াহু আসামিউল বাসির তিনি সবকিছু শোনেন আর এবং সবকিছু দেখেন এই দিয়ে খন্ডন হয়ে গেল কাদের জাহামিয়া মহতালাদের এই সুরায় সুরার এই দুটো গুমরা ফিরকার খণ্ডন রয়েছে আয়াতের দুটো অংশে লেইসা কামিস আল্লাহর মতো কোনো কিছু নেই সুতরাং আল্লাহ আল্লাহকে কোনো কিছুর সাথে তুলনা করিও না বা কাউকে আল্লাহর সাথে তুলনা করিও না অবাসমিউল বাসির এবং তিনি সবকিছু শোনেন এবং দেখেন সুতরাং আল্লাহর শোনা যখন সাব্যস্ত দেখা সাব্যস্ত তো আল্লাহর জানা আল্লাহর রহমত এইরকম আল্লাহর হাত ইত্যাদি আল্লাহর গুণ যেগুলো কোরআন হাদিসে রয়েছে সেগুলি স্বীকৃত সাব্যস্ত ও আহল উত্তামসিল আল মোসাব্বাহ সমুবেজার এদেরকে মোসাব্বাহ কেন বলা হলো লে গালাউ আফরাতু ফি ইসবাতিস এরা বাড়াবাড়ি করলো এবং চরম পথ অবলম্বন করলো কি ইসের ক্ষেত্রে ইসবাতি গোনাবলী সাব্যস্ত করার ক্ষেত্রে হাত্তা সাব্বাহুল্লাহ বেখালকে এমনকি আল্লাহকে তুলনা করে দিল কিসের সাথে সৃষ্টির সাথে মানুষের সাথে সৃষ্টির সাথে তুলনা করে তার আল্লাহ ও দুই কিনারার মাঝখানে এই দুই কিনারে দুটো গুমরা হয়ে চলে গেছে ওহম ওয়াসাতুন ফি বাবে আফারিল্লাহ বাইনাল জাবরিয়াতে ওয়াল কাদরিয়াতে ওয়াগাইরহিম আর আহলে সুন্নত অল জামাত মধ্যমপন্থী আল্লাহর কাজগুলির ক্ষেত্রে এক নম্বরটা কি ছিল বিষয়বস্তু আল্লাহর সেফাত গুণাবলী ছিল তাই না দুই নম্বরটা হচ্ছে আল্লাহর কাজ আল্লাহ কাজ করেন না করেন না আল্লাহ সৃষ্টি করেন না আল্লাহ রিজিক দেন না আল্লাহর কাজ হায়াত দেওয়া মত দেওয়া রোগ ভালো করা রোগ দেওয়া কার কাজ আল্লাহর কাজ আল্লাহর কাজগুলির ক্ষেত্রে আহলে সন্ন্যতাল জামাত মধ্যমপন্থী মাঝখানে তাহলে দুই দিকে দুটো গোমরা দল আছে এই দলগুলি কি বলছে একটা হচ্ছে জাবরিয়া একদিকে জাবরিয়া আর একদিকে হচ্ছে কাদরিয়া জাবরিয়া জবর মানে বুঝেন আমরা বলি জবরদস্তি বলি না বলি না জবরদস্তি মানে কি হ্যাঁ জোর জাবরিয়া জাবরিয়া এদেরকে এজন্য বলা আরবি শব্দ কিন্তু জবরদস্তি জবর কথাটা জাবরিয়া এদের আকিদা হচ্ছে যে আমরা মজবুর আল্লাহ জবরদস্তি করেছেন আমরা হচ্ছে পাথরের মতো যাকে যেমন করে সৃষ্টি করে দিয়েছে ওই রকম কাজ করছে আমার কি দোষ হ্যাঁ তাহলে যে ব্যক্তি নামাজ পড়ছে ও যে কোন ওকে ওইভাবে আল্লাহ সৃষ্টি করেছে এমন কোন কোন হইল হ্যাঁ আর যে জেনা করছে খুন করছে বলছে ও তো পাথরের মতো ওকে আল্লাহ ওইরকম করে সৃষ্টি করেছে ও মজবুর মজবুর হাতে অস্ত্র নিল লাফ দিল খুন করলো বলছে মজবুর নিরুপায় নাকি এই লোকটা উজু করলো নিয়ত করলো ঘুম ছাড়লো উঠে হাঁটলো মসজিদে গেল নামাজ পড়লো উঠা বসা করলো সমস্ত বদবন্দি করলো বলছে মজবুর হ্যাঁ যুক্তি সঙ্গত কিভাবে মানুষ গুমরা হয় এরাও মানুষ ছিল আদম সন্তান যারা গুমরা হয়েছে এরকম করে একদল জাবরিয়া যারা মনে করে যে আল ইনসান কাল জামাত মানুষ হচ্ছে পাথরের মতো পাহাড় যেমন কোন জায়গা থেকে নড়ে না না নড়েলে কোন জায়গায় পাথর পড়ে আচা আছে কেউ না নড়ে নড়বে ওই রকমের মানুষ নাকি একদল জাবরিয়া আর একদল হচ্ছে খাদিরিয়ান একেবারে বিপরীত বলছেন না না না না আল্লাহর কোন অধিকার নেই আমাদের কাজকর্মের ক্ষেত্রে আমরাই সবকিছু সৃষ্টি করি আমাদের কাজ আমরাই সৃষ্টি এই দল বলছে আল্লাহ সবকিছু এমন করে সৃষ্টি করেছে আমাদের কিচ্ছু করার নাই আমরা মজবুর আর এরা বলছে যে আমরাই সবকিছুই করি হ্যাঁ আল্লাহকে দোষমুক্ত করতে গিয়ে কি করলো এমন বাড়াবাড়ি করলো যে চুরি করলো আমরাই চুরি করা সৃষ্টি করলাম হ্যাঁ একটা ভালো কথা বললাম আমরাই কথা সৃষ্টি করলাম সবকিছু আমরাই করি মন্দ করলো আমরা করলাম ভালো করলো আমরা করলাম আল্লাহর ইচ্ছার এবং আল্লাহর ক্ষমতার ওখানে কোনো দখল নেই কোনো অধিকার নেই গেল গুমরাহি কাদরিয়া এই জন্য তকদির কে অস্বীকার করে দেয় তকদির মানে আল্লাহ লিখে রেখেছে আল্লাহ জানছেন এইরকম আল্লাহ তাহলে সৃষ্টি করেন তকদিরে চারটা স্তর আছে ওই কিচ্ছু মানে না তারা কাদরিয়ারা কাদরিয়া কেন বলা হয় এই দলকে কারণ এরা তকদির কে অস্বীকার করে সেই জন্য তকদির মানে না তকদির কি করে অস্বীকার করে সেই জন্য কাদরিয়া আব্দুল্লাবিন ওমার রাজি আল্লাহ প্রখ্যাত সাহেব বেঁচে সেই সময় তার জীবদ্দশায় শেষ যুগ ছিল অনেক লম্বা বয়স পেয়েছিলেন তিনি ফিরকা জন্মায় বলছে তকদির বলে কিছু নেই তকদির বললে আমরা জবরিয়া হয়ে যাব মানে তকদিরে যখন আছে তাহলে আমাদের করার কি আছে তকদিরে আছে তো করার কিছু নেই এটা আজকালকার এক শ্রেণীর গুমরার লোকেরা মুসলিম তকদিরে যেটা আছে সেটা হবে তকদিরে যেটা আছে সেটা হবে তো শুধু এটা শুধু ধর্মের ক্ষেত্রে নামাজ রোজার ক্ষেত্রে না রুজির ক্ষেত্রেও সব ক্ষেত্রে তাই না তো শুধু ওই জান্নাতের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে নামাজের আরে ভাই কি করব আমার দিলে নামাজ নাই তো আমি করবো হ্যাঁ দিলে যদি জান্নাত থাকে তো পেয়ে যাব আর দিলে রিয়াল থাকলে পাবেন না ওটা তো বাড়িতে বসে পেয়ে যেত তাহলে তো ওটাও তো তকদির তো রিয়ালের জন্য কেন এখানে এসে বসে আছেন বেনামাজি হ্যাঁ বেদিন বেনামাজি সৌদি আরবে রিয়ালের জন্য ওখানে ওটা ওখানে বিশ্বাস হয় নাই যে তকদিরে রিয়াল থাকলে বাড়িতে পৌঁছে যাবে অটোমেটিকলি হ্যাঁ হচ্ছে শয়তান প্রকৃতির লোকেরা জি হ্যাঁ। এরা শয়তানি করে বলছে আর ওরা গুমরা হয়ে বলেছে ধর্মের ক্ষেত্রে গুমরা হয়েছে তাদেরকে অস্বীকার করেছে জাবরিয়া বলছে আমরা নিরুপায় কিছু করতে পারবো না তো এদের সম্পর্কে বলে দিলাম এটা হচ্ছে দ্বিতীয় বিষয় আহলে সোনাতাল জামাত কি বলছে এই দুইয়ের মাঝামাঝি ইনসান মজবুরও না একবারে নিরুপায় কিছু করতে পারবে এমন নাই যে আমাদের কোনো ক্ষমতা নেই এটাও না আর আমাদেরই সব ক্ষমতা আল্লাহর কোন ক্ষমতা আমাদের চলে না এটাও না হ্যাঁ বরং সবকিছু আল্লাহর ইচ্ছাই হয় আর আমাদেরও ইচ্ছা আছে আমাদের ইচ্ছাতে আমরা মসজিদে যাই আমাদের ইচ্ছাতে আমরা ভালো কাজ করি আবার কেউ আমাদের মধ্য থেকে স্বেচ্ছায় গিয়ে মন্দ কাজে লিপ্ত হয় স্বাধীনভাবে যায় না আলমারা বলেছেন যে এই যে হাত ঝুঁকে বা ঝুঁকাচ্ছি এই এই হাত ঝুঁকানো দুই রকম একরকম নাই কিন্তু এটা আমি নিজে থেকে ঝুঁকাচ্ছি না এমনি ঝুঁকছে কিন্তু অনেকে আছে জীবনে কোনোদিন মানুষ সামনে কথা বলেনি যেমনই কথা বলতে লেগেছে এরকম করে উঠিয়েছে থর করে কাঁপছে হ্যাঁ ইচ্ছা করে ঝুঁকাচ্ছে এরকম না না ইচ্ছা করে নাই একটা রোগ আছে যে রোগে হাত কাঁপে অনেকে লিখতে গেলে করে হাত কাঁপবে ইচ্ছা করে কাঁপাচ্ছে না কাঁপছে ও ওখানে মজুর ঠিক না তা আমরা যে চলাফেরা করছে নড়াচড়া করছি ভালো মন্দ কাজ কেউ ভালো করছি কেউ মন্দ করছি আমরা কি ওই রোগীর মতো যার হ্যাঁ রোগের কারণে হাত থর করে কাঁপ ওই রকম না স্বাধীনভাবে চলাফেরা করছি স্বাধীনভাবে ভালো কাজের উদ্দেশ্য করছি সংকল্প করছি স্বাধীনভাবে ভালো কাজ যাচ্ছে আবার কেউ স্বাধীনভাবে স্বাধীনভাবে মন্দ কাজে যাচ্ছে জি তাহলে বোঝা গেল যে বান্দারও ক্ষমতা আছে আর বান্দারও ইচ্ছা আছে ওই ইচ্ছা সংকল্প নিয়ে কাজ করে আর বান্দার সৃষ্টির ইচ্ছার ওপরে হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের ইচ্ছা এই জন্য মহান আল্লাহ কোরআনে কেরিমে নিজের চাওয়ার কথা বলেছেন আর যখন ভবিষ্যতে কোনো কাজ করতে চাইবেন কাজ তো করার নিয়ত আছে করব। কিন্তু তার সাথে ইনশা আল্লাহ আল্লাহ চাইলে বলতে বলে তাহলে আল্লাহর চাওয়াটা আমাদের চাওয়ার ওপরে আল্লাহর চাওয়ার আন্ডারে হচ্ছে আমাদের চাওয়াটা বোঝা গেছে কিনা দেখেন এইটা এইটাও উদাহরণ দিয়ে বুঝতে পারেন মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছেন আপনি আপনার ইচ্ছে কি নামাজ পড়ে মসজিদে যাব কিন্তু হোঁচট খেয়ে পড়ে গেলেন আর এমন পড়া পড়লেন যে আর উঠতে পারলেন ওখান থেকে ধরে নিয়ে গিয়ে সরাসরি হাসপাতাল মসজিদে পারলেন আপনার তো ইচ্ছা ছিল আপনার ইচ্ছার উপর হচ্ছে আল্লাহ ইচ্ছা আল্লাহ ইচ্ছা আপনাকে হাসপাতালে পৌঁছানো সেই জন্য হাসপাতালে বসে গেছে এবার বুঝতে পারছেন তো এইরকম উদাহরণগুলি দিলে বুঝতে পারবেন যে আমাদের ইচ্ছার উপর আল্লাহর ইচ্ছা কাজ করছে যদি বলা হয় গুমরা কিভাবে মানে গুমরাহিতে লিপ্ত হয়েছে এরা যদি বলা যায় না আমরা সবকিছু আমাদের ইচ্ছে করছি আল্লাহ আল্লাহর এখানে ইচ্ছার কোনো দখল নেই তাহলে আমাদের ইচ্ছার সামনে আল্লাহ অপারক তাহলে অপারক হয়ে যায় তাহলে আল্লাহ অক্ষম হয়ে যান কিনা আল্লাহ অক্ষম না সক্ষম তো সক্ষম তো এই বিষয়টি দেখেন কথা বললাম তারা স্বাধীনতা আছে আর ইচ্ছাও আর যেই কাজগুলি করছে নিজের ইচ্ছাতে সে করছে তবে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আর আল্লাহর পক্ষ থেকে যে সুপরিমিত সুনির্ধারিত করা আছে এর বিপরীত সেটা হইতে পারে না হ্যাঁ যে আল্লাহ আর ইচ্ছার বিরুদ্ধে হয়ে যাচ্ছে এটা হইতে পারে না যেমন আল্লাহ বলছেন সুরাজ সাফাত আয় নম্বর ছিয়ানব্বই রয়েছে আল্লাহ খালাকুম আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা যা কিছু দুনিয়াতে করি করছি করেছি সব আল্লাহ সৃষ্টি করেছেন অমা তামালো না যা তোমাদের কাজকর্ম তাও আল্লাহ সৃষ্টি করেন তাহলে আমাদের যে কাজ এই যে এখন পানিটা হাতে নিলাম আমার স্বাধীনতা আছে না নেই আমার ইচ্ছাতে আমি নিলাম কিন্তু আমার ক্ষমতা আছে হাতখানে উঠাবার ধরলাম হ্যাঁ কিন্তু সেটা আল্লাহর পক্ষ থেকে কি আছে সুনির্ধারিত আছে আল্লাহ জানছেন সবকিছু আল্লাহর জন্য এই নয় যে আগামী জানছেন না এই সময়টাই আমি আমার এই ক্ষমতাটা প্রয়োগ করে এটা করব। আল্লাহ এটাকে সুনির্ধারিত রেখেছেন ওই সময়টা এই কাজটা করব হ্যাঁ জি হ্যাঁ। আল্লাহর আল্লাহ ওটাও সৃষ্টি করেছেন এই যে হাতে যে ক্ষমতাটা এটা কার সৃষ্টি হ্যাঁ আমি যে কাজটা করলাম কার সৃষ্টি কর্মগুলিও আল্লাহর সৃষ্টি আল্লাহ কিন্তু এটা সৃষ্টি করেছেন এই কর্মটা কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি আমাদের সৃষ্টি তবে আমাদের কর্ম আল্লাহ বলছেন অমাতা শাহ আল্লাহ রবাহ সুরায় এজাজ শামস কুয়েরাত তাকবীর উনত্রিশ নম্বর আয়াত কি বলছেন অমাতাশাউন তোমাদের চাওয়াতে হবে না ইল্লা ইয়াশা আল্লাহ রব্বুল্লাহ তবে আল্লাহ যদি চান আপনি চেয়েছিলেন যে সৌদি আরবে অনেক টাকা পয়সা নিয়ে যাবো এই আশা নিয়েছিলেন না আল্লাহ না চাইলে খালি হাতেও ফিরে হয়ে যেতে হইতে পারে ইল্লা ইয়াশা আল্লাহ রব্বুল আলম বলছেন আল্লাহর চাওয়ার পরে আমাদের চাওয়াটা আসবে আল্লাহ চাওয়ার পরে আমাদের চাওয়াটা আসবে তৃতীয় বিষয়টি দেখেন তৃতীয় বিষয় সম্পর্কে আল্লাহর শাস্তি আল্লাহর শাস্তিগুলির ক্ষেত্রে আল্লাহ শাস্তির জন্য আল্লাহ কি তৈরি করে রয়েছেন মতের পরে জাহান্নাম অসৎ লোকদের জন্য কি রয়েছে জাহান্নামের শাস্তি রয়েছে আল্লাহর শাস্তির ক্ষেত্রে আহলে সোনাদল জামাত মধ্যমপন্থী তাহলে তৃতীয় বিষয় হচ্ছে আল্লাহর শাস্তি প্রথমটা ছিল আল্লাহ সেফাত দ্বিতীয় ছিল আল্লাহর কর্ম কাজ আর তৃতীয় হচ্ছে আল্লাহর শাস্তি যে শাস্তিগুলি রয়েছে আল্লাহর শাস্তিগুলির ক্ষেত্রে আহলে সন্ন্যত ওয়াল জামাত হচ্ছে মধ্যমপন্থী আর দুটো দল দুই দিয়ে গুমরা হয়েছে জি হ্যাঁ আহলে সন্তল জামাত মধ্যমপন্থী কেমন করে আহলে সন্ত জামাত বলছে যারা কুফুরির অবস্থায় বা বড় শিখের অবস্থায় বড় মোনাফিকের অবস্থায় মারা যাবে ইসলাম থেকে বহিষ্কার হয়ে মোরতাদে মারা যাবে অথবা কুফুরের অবস্থাতে মারা গেল যে কোনো ভাবে তারা কি চিরস্থায়ী জাহান্নামী বোঝা গেছে না পক্ষান্তরে খারেজিরা বলছে খাওয়ারেজ জি খাওয়ারিজ আর মোতাজেলা এরা বলছে যে না চিরকাল জাহান যে কাবিরা গোনা করবে সেই চিরকালে জাহান্নামে থাকবে বুঝা গেছে কি বুঝলেন খারেজিদের কাছে আর মোতাজেলাফির কাছে এদের কাছে কেউ যদি চুরি করে নাই তাহলে সারা জীবন জাহান্নামে থাকবে হ্যাঁ কেউ যদি মিথ্যা কথা বলে সারা জীবন জাহান্নামে থাকবে হ্যাঁ যদি কেউ যদি গিবোধ করে বা একটা হারাম খেয়ে নেই হ্যাঁ একটা রিয়াল কারো হারাম খেয়ে নেই সারা জীবন জাহান্নামে থাকবে এক কথায় তাদের কাছে ফাঁসেক বলে কিছু নেই ও চিরকাল জাহান্নামী যে কাবিরা গোনা করবে সে জাহান্নামী একটা গোমরা দল কি বললাম খাওয়ারেজ আর মোতাজিল্লা এই দুটো একসাথে আছে এখানে নামের মানে জাহান্নাম কাবিরা গোনাকারীদেরকে নামে একবারে চিরকাল রাখার ক্ষেত্রে আর এক দল হচ্ছে মুরজিয়া মুরজিয়া মুরজিয়া বলছে যে যতই বড় পাপ করুক না কেন পাকা মুসলিম থাকবে কিচ্ছু হবে না মজা গেছে কিনা আজকালকার অধিকাংশ মুসলিমরা কিন্তু মুরজিয়া ও নামে মুরজিয়া নামটা ওই যুগে ছিল এখন নাই কিন্তু অধিকাংশ মুসলিমেরা মুরজিয়া এটা আমি বিভিন্ন আলোচনায় বলেছি কেন এই বড় আশা নিয়ে বসে আছে আরে যখন কালেমা পড়েছি বা মুসলিম ঘরে জন্ম নিয়েছি একদিন তো জান্নাত পাবো বলে না সমস্ত বেনামাজে জান্নাতের আশা করে বসে আছে সমস্ত বেরোজাদার জান্নাতের আশা করে বসে আছে সমস্ত জাকাত যারা দেয় না ফাঁসে পাপিষ্ট তারা জান্নাতের আশা করে বসে আছে জান্নাত পাবো জি কেউ ভাবছে আমি বোনদের বিয়ে দিয়ে জানাত পেয়ে গেলাম কেউ বলছে আমার ভাইগুলোকে মানুষ করে জানাত পেয়ে গেলাম হ্যাঁ দু চারটা কাজ করে আর জন্ম জন্মগত মুসলিম হয়ে ও জান্নাতের আশা করে বসে আছে যাদের কাছে আমলের কোনো গুরুত্ব নেই ফরজ অজিবের গুরুত্ব নেই পাঁচক্ত নামাজের গুরুত্ব নেই পাঁচক্ত নামাজ ছেড়েও মুসলিম থাকবে গায়ের জোরে কেউ যদি বইলে দেয় যে হ্যাঁ, বেনামাজি মুসলিম থাকে না কাফের আরে আমাকে কাফের বলে দিল খেয়ে নিও মনে হচ্ছে মুসলিম থাকার জন্য এত গায়ের জোর এই গায়ের জোর মতের পরে চলবে কবরে চলবে আখড়াতে চলবে চলবে না তখন দলিলের জোর চলবে আমলের জোর চলবে জি হ্যাঁ ইমান আমল না থাকলে কোনো কাজে আসবে না এইসব গায়ের জোর এইখানে গায়ের জোর দেখে হবে না সঠিক ফতুয়া হচ্ছে যে বেনামাজি মুসলিম থাকে না ভালো করে শুনবেন অধিকাংশ মুসলিমরা দুঃখের বিষয় আজকালকার মুরজিয়া হয়ে গেছে এই গুমরা তৃতীয় যে বিষয়টি বললাম কি হ্যাঁ যে আল্লাহর শাস্তির ক্ষেত্রে বেইনাল মুরজিয়াতে মুরজিয়ার মাঝে আর ওয়াইদিয়ার মাঝে হচ্ছে ওয়াইদিয়া এরা হচ্ছে কাদরিয়া হ্যাঁ এই ওয়াইদিয়ার মাঝে হচ্ছে আহলে সনাতল জামাত তাহলে দুই দলের কথা বলে দিলাম আর আহলে সনাত জামাত কি বলছে যে যে কাবিরা গোনা করবে হ্যাঁ সে আল্লাহর ইচ্ছাধীন হয় আল্লাহ শাস্তি দেবেন কিন্তু চিরকাল শাস্তি দেবেন না যদি ইসলাম থেকে খারিজ না হয়ে থাকে চিরকাল শাস্তি দেবেন না দীর্ঘকাল কিছু কাল শাস্তি হবে তারপরে জান্নাতে যাবে যদি তার ইসলাম থাকে আহলে সমাজ বলছে আর পাকা মুসলিমও না হ্যাঁ তারা গোনার পাপিষ্ট মুসলিম যেহেতু কাবিরা গোনা করে সেই জন্য তাদের শাস্তির বড়ই আশঙ্কা আছে যে রহমতের আশা করে বসে থাকলে হবে না তো এর তৃতীয় এই বিষয়টি ছিল এই তৃতীয় বিষয় সম্পর্কে শেখ কি বলছেন সেটা আপনাদেরকে আচ্ছা, মানে আল্লাহর যে ধমক আল্লাহ যে শাসানি শাস্তির এইসব যা গুনাগারদের জন্য রয়েছে মুরজিয়া মুরজিয়া কারকে বলা হয় আরজা ইউরজি মানে পিছিয়ে দেওয়া ওরা আমলকে এমন পিছিয়ে দিয়েছে আমলে তাদের কাছে গুরুত্ব নেই বলছে যে মুরজিয়াকে মুরজিয়া কেন বলা সুম্মুবেজাল্লি আন্নাম আখারুল আমাল আর মোসাম্মাল ইমান বলছে মমিন মুসলিম থেকে গুলিকে দূরে সরিয়ে দিচ্ছে যে আরে মুসলিমের আমল থাকেন না তাকে পাকা মুসলিম হ্যাঁ এমন কি ওদের জাহেল মূর্খরা সবাই জাহেল যারা গোমরা তারা জাহেল তাদের তাদের ধর্মের আলেম হইল বলছে যে আউ বকারের ইমান আর চোরের ইমান নাকি একই আবু ইমান আজকালকার মুসলিমদের ইমান নাকি হ্যাঁ, এটা হচ্ছে মুরজিয়া মুরজিয়া যে আজকাল কিছু আমল করে কিছু মুসলিম এরকম আছে অধিকাংশ লোকই কিছু একটু আমলে মনে করে যে আমি ওই অমুক আলেমের মতন হ্যাঁ ওর চাইতে কিসে কম আছি হ্যাঁ কিছু সাদকা খায়রাত করে মনে করে যে আমি কি কিছু সহি আকিদা একটু পেয়েছে আর মনে করে যে আমি কি কম আছে নাকি আমিও সহি আকিদার শেখ হইলে কি হবে আর ও মুখ হইলে কি হবে আর ও আলেম হইলে কি হবে হ্যাঁ? একেবারে প্রথম কাতার নিয়ে এসে দাঁড় করিয়ে বসে আছে তো এই মুরজিয়াদের তরিকা এটা ভাই আপনার লাইফটা কোথায় কেটেছে চিন্তা করুন আর আরেকজনের লাইফ কোথায় কেটেছে চিন্তা করুন একজন দিনই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে সারা জীবনটা তার কোরআনে ভাজে চর্চা করেছে আর আপনি নয় পাঁচ বছর থেকে সই আঁকিয়ে দেন দশ বছর থেকে সই আঁকিয়ে পেয়েছেন আপনি কি করে নিজেকে ওই ওই শাড়িতে দাঁড় করতে যাচ্ছেন আপনি হ্যাঁ আত্মহংকার যে মুরজিয়াদের কথা বলছিলাম মুরজিয়ারা আমলকে বের করে দিয়ে হাইসো হাইসোজামু তাদের ধারণা আন্না মুরতা কেবল কাবিরা তো গায়ের ফাঁসে যে কাবিরা গোনা কারো ফাঁসে হয় না এটা মুরজিয়াদের বদ আকিদা ওয়াকালু ঠিক না আর এরা ছিলই তাই ওই রকম এই গুমরা ফিরকে কামাল লায়ন ফাল কুফরে তো আতুন বলছে যেমন কুফুরির সাথে নেকি কাজে আসে না কাফের যদি নেকি করে তা আখেরাতে কিছু পাবে দুনিয়াতে কিছু পেয়ে যাবে সুস্থতা ইত্যাদি পেয়ে যাবে কিন্তু আখেরাতে কিছু পাবে না বলছে ওই রকমই যদি মুসলিম যদি কোনো পাপ করে কাবিরা গোনা করে তো কোনো ক্ষতি নেই এটা হচ্ছে মর্জিয়াদের বদ আঁকিয়ে দেয় তাদের আন্না কাবিরাতে কামেলুল ইমান মুরজিয়াদের কাছে যে কাবিরা গোনা করে খুনি চোর ডাকাত বেইমান সুদখোর ঘুষখোর হ্যাঁ বিদাতি এরা হচ্ছে কামেলুল ইমান পূর্ণাঙ্গ কোনো শাস্তি নেই এদের জন্য শাস্তি নেই সব ফিল ক্ষেত্রে এদের হুকুমটি হচ্ছে শিথিল এতে তাদের ইমান নাকি ঘটে না সুতরাং এরা ক্ষতিগ্রস্ত হবে না জাহান নামে যাবে না আর ওয়াইদিয়া ওয়াইদ মানে শাস্তি কালু তাদের কথা এনফাজিল ওয়াইদ আল আসিস যে না ফরমানি করবে এত বাড়াবাড়ি করলো না ফরমানি করলে একেবারে এমন হয়ে যাবে যদি বিনা তবাই মারা যায় তো চিরকাল জাহান নামে থাকবে বলছে এমন কঠোরতা অবলম্বন করেছে হাত্তা কালু ইন্না কেবল বাল কাবিরাতে মাতা কোন কাবিরা সুদ খেয়ে ঘুষ খেয়ে বেমানি করে অথবা একটা হারাম খেয়ে মিথ্যা কথা বলি একটু বললাম যদি মারা যায় ওয়ালাম এত বিনা তবায় ফহ মোখাল্লাদুন ফিন্নার চিরকাল জাহান নামে থাকবে চিরকাল জাহান নামে থাকবে ও ওহা কামো বেখরুজ মিল ইমান দুনিয়া দুনিয়াতে সে ইসলাম থেকে খারিজ কাবিরা গুনার কারখানায় চুরি করার কারণে ইসলাম থেকে কি হয়েছে খারিজ হয়েছে মিথ্যা বলা যায় ইসলাম থেকে খারিজ হয়েছে এটা হচ্ছে খাওয়ারেজ বা খাওয়ারেজদের আকিদা মোতাজালের কথা আসবে মোতাজালা বলছে যে আবার তিনটা স্তর আছে ইমান কুফুরি আর ইমান কুফুরি মাঝখানে আবার আর একটা স্তর তাদের কাছে আছে দুনিয়ায় ওকে মমিন মুসলিমও বলবো না যে কাবিরা গোনা করে হ্যাঁ ওকে ওরা মুসলিমও বলেন আর কাফেরও বলে না বলছে যে মাঝখানে একটা জায়গা আছে ওখানে ওরা দাঁড়িয়ে আছে তিন নম্বর তাহলে এটা ছিল আহলে সতাল জামাত মাঝামাঝি কি বলছে তারা কাবিরা গোনা করলে গোনাগার এবং শাস্তির খুব আশঙ্কা আছে আর দুনিয়াতে হচ্ছে দুর্বল ইমানের লোক আর দুনিয়াতে তার নাম হচ্ছে মুসলিম প্লাস যে গুণা করে ফাসেক মুসলিম কাফের নাই কিন্তু খারেজিদের কাছে হ্যাঁ কাফের জি আর মুরজিয়াদের মতো না মুরজিয়া বলছে গুণা করলে তো কি হলো কামেল মমিন কোনো ক্ষতি নেই এই দুই গুমরাহির মাঝখানে হচ্ছেন আহলে সনাতল জামাতের আকিদা তা তৃতীয় হয়ে গেল চার নম্বরটা দেখো অবাবি আসমাই অফি বাবি আসমাইর ইমান ও দিন ইমান এবং দিনের নামের ক্ষেত্রে মানে এই লোকটাকে মমিন মুসলিম বলবো কিনা এটা হচ্ছে একটা বিষয় একে মমিন মুসলিম বলবো কিনা এই বিষয়টিতে একদল হচ্ছে হারুরিয়া হারুরিয়া হচ্ছে খাওয়ারেজ আর একদল হচ্ছে হারুরিয়া আর মতাজেলা এই দুটো একসাথে আছে আর একটা দল হচ্ছে মুরজিয়া আর জাহামি মুরজিয়া আর জাহামি এর মাঝখানে হচ্ছে আহলে সোনাতল জামাত এখন হারুরিয়া খারেজিদেরকে কেন বলা হয় আলী রাজি আল্লাহ তালানহর যখন সিফিনের যুদ্ধ হয়েছিল মাবিয়া রাজি আল্লাহ তালার সাথে ঐতিহাসিক ঘটনা সেই সময় এই খারেজি দলটি আলী রাজি আল্লাহ তালানহর বিরুদ্ধে বিদ্রোহ করে বেরিয়ে যায় কুফুরির পতুয়া দিয়ে ওই কাফের হয়ে গেছে তো আলী রাজেন্দ্র কাফের বললো মাবিয়া কাফের সব কাফের হয়ে গেছে এই বলে বেরিয়ে গেল দল থেকে এই যে বেরিয়ে যাওয়াকে কি বলা হয় খারাজে এক রোজ বলা হয় যে বেরিয়ে যায় তাকে কি বলা হয় খারেজি বলা হয় সেই জন্য এই দলের নাম কি পড়েছিল খাওয়ারেজ বা খারেজি পড়েছিল ওখান থেকে খারেজি দলটি চরমপন্থীদেরকে আজকাল খারেজি কেন বলা হয় কারণ মুসলিমের খুন বা যে কোনো নিরীহ মুসলিমের খুন হচ্ছে সুরক্ষিত কাউকে খুন করা অন্যভাবে যাইজ নাই আর তারা মনে করে যে হ্যাঁ, যে তাগুত আর তাগুতের বিধান চালাবে তার খুন হালাল মেরে দাও হ্যাঁ বুঝা গেছে এই জন্য এরা হচ্ছে খারেজি নতুন যুগের বর্তমান যুগের খারেজি হচ্ছে এরা এদের পুরোপুরো খারেজি আলী রাজি আল্লাহ তার বিরুদ্ধে বেরিয়েছিল কাফের ফতুয়া দিয়ে আলী কাফের হয়ে গেছে মাবি কাফের হয়ে কাফের হয়ে গেছে তো এরা বেরিয়ে গিয়ে প্রথমে একটা গ্রাম পেয়েছিল ওখানে এরাকে কুফার আশেপাশে যে গ্রামটির নাম ছিল হারুরা গ্রামটির নাম কি ছিল হারুরা এই হারুরায় বাস করেছিল প্রথম গিয়ে এই বাসিন্দা খারেজিরা সেই জন্য এই খারেজিদের নাম পড়েছিল হারুরি কি পড়েছিল হারুরি এখানে ওইটাই কথা এখানে বলছেন যে ইমান এবং ধর্মের নামের ক্ষেত্রে যে একে মমিন মুসলিম বলবো কি বলবো না একদল গোমরা হয়েছে হারুরি খারেজি আর মোতাজেলি আর এক দল হচ্ছে মুরজিয়া জামি এই দুটো দল গোমরা হয়েছে এর মাঝামাঝি হচ্ছে আলে সন্ন্যত ওয়াল জামা মুরজিয়া জাহামিয়ার সংজ্ঞাগুলি কিন্তু এর আগে হয়ে গেছে এখন মমিন মুসলিম বলার ক্ষেত্রে তাদের মতামতটি চার নম্বর আহলে সুনতল জামাত মধ্যমপন্থী কিসের ক্ষেত্রে আল হুকুম আলাল ইনসান বিল কুফরি আবিল ইসলামী আবিল ফিসকে একজন মানুষকে কাফের বলবেন না মুসলিম বলবেন না ফাসেক বলবেন কিছু আছে মুসলিম কিছু আছে কাফের আর কিছু আছে মুসলিম ফাসেক আছে না নাই তাহলে ইসলামের নামের ক্ষেত্রে এই নামগুলির ক্ষেত্রে কি নাম বলবেন গোনার কারণে তো এই নামের ক্ষেত্রে বলছেন যে এক দল হচ্ছে হারুরিয়া মোতাজেলা এই দুটো দল এক দিয়ে গেছে আর এক দল গেছে মুরজি আর জাহামিয়া এই হারুরিয়া কারা হুমুল খাওয়ারিজ বলছে এরা হচ্ছে খারিজিরা সম্মু বেজালিকা হারুরা হারুরা গ্রাম কারিয়াতন বিল এরাক ইরাকের একটি গ্রামের নাম ইস্তমা ফিয়াহিনা খারাজ আলা আলী রাজি আল্লাহ আলী রাজিয়াল বিরুদ্ধে যখন এরা বিদ্রোহ করেছিল তখন বেরিয়ে গিয়ে ওই জায়গায় জমা হয়েছিল তারা মোতাজেলা এরা হচ্ছে ওয়াসেল বিন আতা নামে এক গুমরা তাদের এমাম রয়েছে এমামুল কুফুর বা দলালা সেই ওয়াসেল বিন আতা হাসান বিস বাসরি রহমতুল্লাহ আলী যে প্রখ্যাত তাবি নাম শুনেছেন তো তাই না হাসান বাসরি রহমতুল্লাহ আলী সাগরিদ ছিল সাগরিদ বুঝেন তো সাগরিদ কথা বুঝেন কেন ফার্সি বুঝেন কিন্তু যদি এটা তিলমিজ বলি আরবি বুঝবেন না তিলমিজ আরবি তিলমিজ মানে হচ্ছে ছাত্র হ্যাঁ আর ফার্সি তো হচ্ছে সাগরিদ হ্যাঁ সাগির আর বাংলাতে হচ্ছে ছাত্র ইংলিশ হচ্ছে স্টুডেন্ট বোঝা গেছে জি হ্যাঁ তো এই ছিল ওয়াসেল বিন আতা গুমরা হাসান বিন বসরি রহমতুল্লাহ কি ছাত্র হাসান বসির রহমতুল্লাহ ছাত্র যদি গুমরা হয় তো আজকাল আমাদের ছাত্র দু চারটা গুমরা হইতে পারে না দোষ চাবেন আমাদের উপর আরে এরা কি পড়ায় না পড়ায় দেখো না দেখো না হইতে পারে না অসৎ অসৎ উদ্দেশ্যে আপনি সব কথাগুলি বলছেন যারা যদি কোনো কথা কারো সম্পর্কে বলে এটা আমার বলছি না যে আজকালকার আলেম সম্পর্কে বলছি কি শিখায় এদের এরকম বা এদের কাছ থেকে শিখেছে কি হয়েছে এগুলো মানে আল্লাহ জবরদস্তি বাধা দেবেন না কাউকে যে গুমরা চাইবে আল্লাহ ছেড়ে নো আল্লাহ আল্লাহ আল্লাহ করার বলছে মোহতাজিল কেন বলা হয় মুসলিমদের মধ্যে যারা কাবিরা মুসলিম চোর ডাকাত খুনি ইত্যাদি যারা আছে এদের সম্পর্কে হাসান রহমতুল্লাহ আলাই মত পোষণ করলেন যে তারা ফাঁসে কিন্তু তারা কাফের নয় কাবিরা গোনা করেছে ফাঁসে গোনাগার মুসলিম ফাঁসে আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দেবেন আল্লাহ ইচ্ছা করলে এদেরকে মাফ করবেন রহমত জি কিন্তু মুসলিম তারা ইসলামের গণ্ডিতে আছে এ বলছেন না না না আমি এটা মানি না দিয়ে তখন সে দর্শ থেকে হাসান বাসরামতুল্লাহ যে আলোচনা চলছে ওখান থেকে বেরিয়ে চলে গেল আমি থাকলাম যা বহিষ্কার করে দিলেন হাসান বাস রহমতুল্লাহ তাকে এই বহিষ্কার হয়ে যাওয়া হচ্ছে জাল আর ওখান থেকে এই ফিরকার নাম পড়েছে কি মোতাজেলা ইসলাম থেকে খারিজ ইসলাম থেকে খারিজ তাহলে মোতাজেল একটা ফিরকা আর একটা হচ্ছে খাওয়ারিজ খাওয়ারিজ ফিরকা আর মোতাজেলা এই ক্ষেত্রে এতটুকু একমত যেই ব্যক্তি কাবিরা গোনা করলো ধরেন একটা কাবিরা গোনা বললেন সুদ খেল বা চুরি করে খেয়ে নিল আপনি নাস্তার পয়সাটা কফির কাছ থেকে চুরি করে খেয়ে নিলেন এখন খারেজি আর মোতাজেলাদের মতে কি হয়ে গেলেন ইসলাম থেকে বেরিয়ে গেলেন আর মুসলিম না আপনি ইসলাম থেকে কি হয়ে গেলেন বেরিয়ে গেলেন এখন ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার পরে কাফের হবেন কি হবেন না খারেজি আর মতাজারে তো লাগলো ঝগড়া খারেজিরা বললো যে ইসলাম থেকে বেরিয়ে গেছে তো আবার আর কি ও কাফের কি হয়ে গেল নাম আর ইসলামের মুসলিম নাম দিল না ইসলাম থেকে বের করে দিয়ে নাম কি দিল কাফের নাম দিয়ে দিল মোহতাজালা বলে না না না এত বড় কথা বলা যাবে ইসলাম থেকে বের করেছি করেছি কিন্তু ওকে কাফেরও বলবো না তাহলে কি বলবে মুসলিম বলবি বলছে না মুসলিমও বলবো না বলছে আমার কাছে আমাদের কাছে তিনটি জায়গা আছে একটা হচ্ছে ইসলাম একটা হচ্ছে কুফুর আর একটা হচ্ছে দুই এর মাঝখান বর্ডার এই বর্ডারে আছে এরা এখানে মাঝামাঝি ইউসবেতুল মানজেলা বাইনাল মানজেলা তেন দুটো স্তরের মাঝখানে ওদের কাছে একটা স্তর আছে লামিন ওয়ালা কাফির মমিন মুসলিমও না কাফেরও না মুসলিমও না কাফের না এই হচ্ছে মোতাজেলাদের গুমরাহিম তাই বলছেন যে প্রথম তো বললো ইসলাম থেকে খারিজ হয়ে গেছে দুই দলই একমত মোতাজালা মোতাজালা বললো ইন্না হিসেবে মুসলিম আল্লাহ কাফের এই লোক ইসলাম থেকে বেরিয়ে গেল সুতরাং মুসলিম থাকলো না আর কাফেরও নয় সেই আচ্ছা দুনিয়াতে যে এরকম হয়ে সারা জীবনটা কাটিয়ে দিল একটা লোক কাবিরা গোনা করলো তবা করলো না মুসলিমও থাকলো না আর কাফেরও থাকলো না মোতাজালাদের কাছে আর খারিজদের কাছে কাফের হয়ে গেল কাফের হয়ে গেল তো চিরকাল জাহান্নাম কিন্তু এই যে ইসলাম থেকে খারিজ হয়ে গেল আর কাফের হলো না তো মরার পর কি হবে মরার পর তো তিন জায়গা নেই মরার পর কয়টা জায়গা আছে দুটি হয় জান্নাত না হয় জাহান্নাম তো মোহতাজকে জিজ্ঞেস করা হলো যে তাহলে একে কোথায় পাঠাইবে জান্নাতে না জাহান্নামে বলছে জাহান্নাম দুটো জায়গা জায়গা তো ইসলাম থেকে যেহেতু খারেজ হয়েছে তো তো জান্নাত তো দিতে পারবো না তো কোথায় পাঠিয়ে দিল চিরকাল জাহান্ন পাঠিয়ে দিল চিরকাল জানাবে না আহলে সোনাত কি বলছে চিরকাল না আল্লাহ রহমতে হতে পারে কবর রাজা বিশেষ দুনিয়ার কিছু মার খেয়েছে আজাব খেয়েছে ধাক্কা খেয়েছে ওতে গোনা মাফ হয়ে গেছে আর নাহলে কবরে কিছু শাস্তি খেয়ে মাফ হয়েছে হাসুর মাঠে কিছু শাস্তি দিয়ে মাফ হয়েছে আর না হলে কিছুদিন জাহান নামে থাকবে তারপর উঠে আসবে বুঝতে পারলেন পার্থক্য জি হ্যাঁ তো আহলে জামাত মাঝামাঝি ই দুই গুমরা দলের মাঝখানে তো একটা দল এটা হয়ে গেল আর আর একটা দল কি বললাম হ্যাঁ মুরজিয়া বলিনি মুরজি আর জাহামিয়া মুরজিয়া জাহামিয়া কি বলেছে হ্যাঁ বলেন মুরজিয়া জাহামিয়া কি বললাম যদি কেউ কাবিরা গোনা করে তাহলে পাকা মুসলিম ফাঁসে হয় না যখন পাক্কা মুসলিম দুনিয়াতে তো ওকে আর ফাঁসে মুসলিম ফাঁসে বলবে না ও মুসলিম সেও আপনাদের মতো যারা পাঁচ অক্ট নামাজ পড়ছেন কোন কাবিরা গোনা করেন ওই রকমই যে কাবিরা গোনাতে বিবাহ আছে সেও ওই রকমই মুসলিম জি তো এই ক্ষেত্রে আহলে সদল জামাত হ্যাঁ মাঝামাঝি একদল বলল যে কাবিরা গোনা করলো সে মুসলিম নয় হয় কাফের আর না হলে ইসলাম আর কুফুরের মাঝখানে থাকলো এই দুই দল গেল আর আরেক দল বলছে পাক্কা মুসলিম কাবিরা গোনা করলে কি হবে আহলে সদল বলছে যে পাকা ও না আর কাফেরও না কি মুসলিম ফাসেক মুসলিম ফাসেক মুসলিম গুনাগার মুসলিম পাপিষ্ট মুসলিম অসৎ মুসলিম এইগুলোর নাম ধরে তাহলে আমরা চার নম্বর নিয়ে আলোচনা করলাম মুরজিয়াদের কথা বলছিলাম বলছে কথাটি শুনিয়ে জাহামিয়া এদের বিপরীত একবারে কাবিরা এরা অবলম্বন করলো কাবিরা সম্পর্কে ও আফরাতু আর এমন বাড়াবাড়ি করলো বলো লা ইয়াদুররু মাল ইমানে মাসিয়া ওদের একটা উক্তি আছে লা ইয়াদুররু মাল ইমানে মাসিয়া যদি ইমান ঠিক থাকে তো গোনাতে কোনো ক্ষতি নেই আজকালকার অসৎ লোকদের ভাষা এইটা আবার হ্যাঁ আরে ইমান আমার ঠিক আছে আপনার দাড়ি রাখলে কি হবে দাঁড়িয়ে এখানে আছে কিন্তু এখানে আপনার হ্যাঁ, ভেজাল আছে আমার এটা খুব সাপ এরে মুরজিয়া মুরজিয়া কথা বোঝা যাচ্ছে অন্তর যেটা দেখা যায় না ওইটা সাপ বলে জি আমি ওদের উত্তর কি দিয়ে দিই জানেন জানেন ভিতরে যদি গন্ধ থাকে এক মাস ধরে গোসল করেনি কিছু জাতি ওইরকম আছে গোসল করেন না ভিতরে যে গন্ধ থাকে আর ওপরে যদি দশটা কাপড়ও পরেন তাও গন্ধ ছড়াবে ঠিক না আর ভিতরে যদি আতর থাকে ভিতরে যদি আতর থাকে আর দুই চার পাঁচটা কাপড় পরে থাকেন তবু একটু সেন পাওয়া যাবে যাবে না যাবে না তো ভিতর যদি সাফ হয় এত ভিতর সাফ তো বাইরে ভালো কিছু পাওয়া যাবে না ভিতর যখন ভিতরে খুব পাকা ইসলাম আছে তো পাঁচ অক্ট নামাজ পাওয়া যাবে ফজরে পাওয়া যাবে পয়লা কাতারে পাওয়া যাবে আর রোজাদার পাওয়া যাবে আর দিনের খেদমতে পাওয়া যাবে ইসলামের একজন কোরবানি দেওয়াই পাওয়া যাবে বোঝা গেছে কারো গিবোধ করবেন না কারো শত্রুতা করবেন না হিংসা করবেন না এগুলো পাওয়া যাবে জি মানুষের উপকার করবেন এগুলো পাওয়া যাবে এগুলো হচ্ছে আতর সুগন্ধি ইসলামের জি শুধু দাবি করলে হবে আমার অন্তর সাহ জামাত হচ্ছে মধ্যমপন্থী ফাকাল ইন্নাল ইমান না ফারমান ইমান থেকে বেরোবে না করার কারণে আল্লাহর ইচ্ছা ইনসা আল্লাহ চাইলে কি করে আফান মাফ করে দিবেন ও ইনসা আল্লাহ চাইলে জাহান নামে আজাব দিবেন চিরকাল রাখবেন না মুসলিম ফাঁসে গুণাগারকে চিরকাল জাহান নামে রাখবেন না যেমন খারেজি বা মহতাজারা বলছে পাঁচ নম্বরটা এখন আসি জি এটা দিয়ে শেষ হবে পাঁচ নম্বর বিষয় হচ্ছে অফি বাবে আসহাবে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম খাওয়ারেজ পাঁচ নম্বর বিষয় হচ্ছে সম্পর্কে আমাদের ভূমিকা কি হবে মাঝখানে আর হ্যাঁ রাফেজা শিয়া একদিকে আর আরেকদিকে হচ্ছে খাওয়ারিজ আরেকদিকে হচ্ছে খাওয়ারিজ আলী রাজি আল্লাহ তালকে নেন এর বুঝেন আলী রাজি আল্লাহ তালানু নবী পরিবার হাসান হুসেন এদের ক্ষেত্রেও নেন এদের ক্ষেত্রে নিতে পারে এদের ক্ষেত্রে আহলে সনাতল জামাত হচ্ছে কি মধ্যমপন্থী কি তারা মানুষ ছিলেন ভুলের ঊর্ধ্বে কেউ না হ্যাঁ তাদের কাছে ওহি আসেনি তাদের মধ্যে কোনো অলুহিয়াত আল্লাহর কোনো ক্ষমতা ছিল না যে আলী করে ডাক দিবেন ভারী কিছু উঠাইতে হইলে এরা মুশরেক জি কিন্তু তারা আল্লাহ খুব নেক বান্দা ছিলেন এবং উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিদের একজন হ্যাঁ চতুর্থ খালিফা রাজি আল্লাহ তালান আলী রাজি আল্লাহ ঠিক আছে এটা হচ্ছে কার মত আহলে সৌতাল জামাতের মত শিয়ারা কি করলো আলীর মধ্যে খোদাই ক্ষমতা আছে হ্যাঁ আলী সবকিছু ধৈরে আছে পৃথিবীর হ্যাঁ জি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তা নিষ্পাপ কোন ভুল হতে পারে না ইত্যাদি ইত্যাদি খারেজিরা খারেজিরা উল্টো দিকে কি করলো আলী কাফের হয়ে গেছে সুতরাং আলী রাজিয়াকে কে খুন করেছিল কার হাতে শহীদ হয়েছিলেন আব্দুর রহমান ইবনে মুলজেম খারিজ সে খারিজির হাতে সাহাবাইকার সম্পর্কে রসুল্লাহ শুধু নবী পরিবার সম্পর্কে নয় সাহাবাইকার বিষয়টিকে নেন তাহলে বুঝেন সাহাবাইকার সম্পর্কে আমাদের আঁকি দেখি তারা এই উম্মতের সবচাইতে শ্রেষ্ঠ কিন্তু তারা মানুষ আর মানুষ মাত্রে ভুল হলে হতে পারে ভুল হলে হতে পারে কিন্তু আমাদের মতো নয় অহরহ ভুল হ্যাঁ সেই জন্য আপনি নিজেকে ওই সারিতে দাঁড় করবেন না হ্যাঁ যে আমরাও ভুল করতে পারি তারাও ভুল করেছেন মানে নিজেকে ওই দেশ ওই সারিতে দাঁড় করে দেন এটা বেয়াদবি কিন্তু এটা সতর্ক থাকতে হবে ভাষা বলার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে কোথায় হ্যাঁ কোথায় হচ্ছে আপনার শেখ সাদি আর কোথায় বকরি নেদি বুঝছেন না কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি আপনি পিয়াজি নেতাজির সারিতে দাঁড়াইতে চাবেন তো কাজ হবে ভুল কথা এগুলো আসলে খুব এই জন্য সতর্কতামূলক এই ভাষাগুলি ব্যবহার করা উচিত আরে ভাই আমি ভুল করলাম তো সাহাবিরা তো ভুল করেছেন তাহলে আপনি সাহাবি করে দিলেন নাকি অন্যায় কথা এগুলো আদবের খেলা রাসুল্লাহামের সাহাবাই কেরামরা সবচাইতে শ্রেষ্ঠ রসুলগণের পরে বোঝা গেছে কিনা জি কিন্তু তারা ভুলের উঠতে নাই এটা হচ্ছে আহলে সন্ন্যত জামাতের আকিদে পক্ষান্তরে সাহাবাই কেরাম সম্পর্কে খারেজি আর রাফেজিরা রাফেজিরা কি করলো হ্যাঁ রাফেজিরা সবকে কাফের ফতুয়া দেয় সাহাবেকান্তের সঙ্গে কি ফতুয়া দেয় সবকে কাফের অধিকাংশ তাদের কাছে রাশিয়াদের কাছে মাত্র পাঁচজন মুসলমান ছিল সব নাকি মূর্ত হয়ে গেছে বিশেষ করে আউবাকার ওমার রাজিয়ালকে তারা কাফের বলে শুধু তাই নয় যে খোমাইনি যাকে এই মূর্খ বক্তারা এ আল্লামা সাহেবরা যাদেরকে আল্লাহ বানিয়ে ফেলেছেন তার এমাম খমেনি বলে এই খমেনির একটি কিতাব রয়েছে বই তার লিখা আল হুকুমাত ইসলামিয়া জি ইসলামী গভর্নমেন্ট বলে বইটি বইটি বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে ফার্সি থেকে সেই বইটিতে হবিস নোংরা লিখেছে যে এই উম্মতের তাগু তার জীব হচ্ছে তাদের তাদেরকে দাবা দিতে রয়েছে তাগু তার জীব কোরআন ভাষায় এ হচ্ছে উমার আর ফিতনার মূল হচ্ছে আবাকার উমার এই উম্মতে যত নাকি ঝামেলা আর ফিতনা ফাসাদ হয়েছে তার আসল মূল হচ্ছে কারণ হচ্ছে কে সবচেয়ে শ্রেষ্ঠ দুই ব্যক্তি নবী করিমের ডান হাত আর বাম হাত এত বড় গুমরা আর তাদের কি হলে হ্যাঁ আর যদি আমাদের জন্য তার আদর্শ আর সেটা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র আর সেটা আমাদের তাদের অনুসরণ করা উচিত আউজ কি হিতে পড়ে আছে এই জাতি এই জাতি কি গুমরা হয়ে আছে তাদের আদর্শ কোথায় এই ছিল পাঁচ নম্বর বিষয়টি পাঁচ নম্বর বিষয়টি সম্পর্কে শেখ সালে ফজান হাফিজুল্লাহ যা বলেছেন তা আপনাদেরকে শোনাই বলছেন খামেসান পাঁচ নম্বরে পাঁচ দুগুণে দশ হয়ে যাবে না দুটো করে দল এদিকে একটা কুমড়া এদিকে একটা কুমড়া আহলে সুন্নত আল জামাত বলছেন আহলে সুনতল জামাত রসুরামের সাহাবাই কোন সম্পর্কে রাফেজা শিয়া আর খাওয়ারেজের মাঝামাঝি অবস্থান তাদের মধ্যমপন্থী এরা এই ক্ষেত্রে সাহাবি কাকে বলা হয় সাহাবি কাকে বলে কেউ দেখি সঙ্গে বলেন তো ইমানের সাথে যে রসুল্লাহকে দেখেছেন না সাক্ষাৎ করেছেন না দুটোই চলবে ভাষা ভাষা ভাষা ভাষার সূক্ষ্মতা দেখেন পার্থক্য ভাষাতে কত পার্থক্য আপনারা অনেকে ফতোয়া নকল করেন নিজে মুফতি সাজেন সেই জন্য একটু পার্থক্য অর্থের কত পার্থক্য যায় দেখাবো আপনাকে রসুল্লাহামকে যিনি ইমানের অবস্থায় দেখেছেন না সাক্ষাৎ করেছেন দেখেছেন কেউ আছে সাক্ষাৎ সবাই বইকে গেলেন বইকে যা বুঝেন হ্যাঁ হ্যাঁ দেখেছেন সাথে ছিলেন কতক্ষণ সাথে থাকা লাগবে তাহলে সাহাবি হবে আর ঝামেলে পড়বেন আপনি দশ মিনিট আধা ঘন্টা কয় মজলিসে থাকতে হবে নবীর সাথে তাহলে সাহাবি হবে সমস্যা জি হ্যাঁ দেখ অনুসরণ করেছেন তো মুসলিম মুসলিম মানে তো অনুসরণ করতে হবে দেখেছেন মৃত্যুবরণ তো যদি মোরতাদে মারা যেত গেল হ্যাঁ সাক্ষাৎ করেছেন মাসা আল্লাহ দেখেন তাহলে বুঝা গেল যে গণতন্ত্র হ্যাঁ ফলপ্রসূ না আপনাদের মেজরিটি সব দেখেছেন দেখেছেন সবগুলি ফেল এই জন্য গণতন্ত্রের যে কোনো ভালো ভালো শাসক নির্ণয় করা যায় না ভালো নেতা নির্ণয় করা যায় না বোঝা গেছে কিনা এবার বুঝতে পেরেছেন সাক্ষাৎ আর দেখা থেকে পার্থক্য নবীলামের অন্ধ সাহাবি ছিলেন না ছিলেন না উনি কে নবীকে দেখেছেন দেখেছেন দেখা মানে কি চোখ দিয়ে দেখা যখন বলবেন যে যে নবীকে দেখেছেন তাহলে যার চোখ নেই বেচারা কিন্তু নবী সাল্লামের কাছে কি ইসলাম কবুল করে ইয়ারাসুল আল্লাহ আমাকে মুসলিম বানিয়ে নেন সাহাবি কিনা চোখে বেচারা দেখতে পাইনি ওকে সাহাবি বলবেন না ইবনে উম্মে মকতুমকে কি বলবেন সাহাবি বলবেন না কিন্তু যখন সাক্ষাৎ অন্ধ বলতে পারে কিনা আমি শেখের সাথে সাক্ষাৎ করেছি হ্যাঁ ঠিক না আমাকে দেখেনি কিন্তু সাক্ষাৎ করেছে কিছুই দেখে না বেচারা ঠিক না নবী সাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন কিন্তু উনি দেখেননি এই জন্য সংজ্ঞাতে বলতে যেই ব্যক্তি ইমানের অবস্থায় নবী সাল্লামের সাথে সাক্ষাৎ করলো এবং তার উপরে মৃত্যুবরণ করলো সে হচ্ছে সাহাবি এটা হচ্ছে সূক্ষ্ম সংজ্ঞা দেখলেন দেখা আর সাক্ষাতে কত পার্থক্য হয়ে গেল একটা শব্দের কারণে ফতুয়া দিতে গিয়ে তালাকের ফতুয়া আমাদের গ্রামে এরকম ঘটেছে একটু শেখ বলেন তো আর ফতুয়া নিয়ে মনে টেলিফোনের সাথে সাথে এখনই জিজ্ঞেস করলাম এইরকম তোমাদের হুকুম হবে অথচ আমি যে শব্দটা ব্যবহার করেছি সেটা থেকে একটা ভিন্ন সামান্য শব্দ বলার কারণে হুকুম আলাদা হয়ে গেল হতে পারে না অবশ্যই এই জন্য ফতুয়ার ব্যাপারে আমি তো অনেক আলেমদেরকে বলি যে ফতুয়া ভয় করা উচিত আল্লাহকে ভয় করা উচিত এই জন্য ফতুয়ার সম্পর্কে আমার একটা আলোচনায় আছে যে সালাফে সালামে কত ফতুয়া থেকে সতর্ক থাকতে পারছে যাই হোক আহলে সুনতল জামাত মাঝখানে রয়েছেন সাহাবি তাই বলছেন দেখেন সাহাবির সংজ্ঞাতে শেখ সালেল বলছেন যেটা আমি বললাম লাকিয়া মোলাকাত করেছেন অন্ধ মোলাকাত করতে পারে কিন্তু অন্ধ দেখতে পারে না জি রাফেজা রাফেজাকে রাফেজা কেন বলে শিয়াদেরকে রাফেজা কেন বলে শিয়ারাকে যদি শিয়া বলেন খুশি হবেন ও আমাদের নাম খুব সুন্দর কারণ শিয়া মানে হচ্ছে সহযোগী শিয়া মানে হচ্ছে সহযোগী দল কার সহযোগী বলছে আমার আলী সহযোগী আলী সাপোর্টার এই এই নামে খুশি হবে কিন্তু রাফেজা বললে গায়ে জ্বালা লাগবে কেন শোনেন ভালো করে এই নাম আমরা দিনই রাফেজা যা যেই সব এমামদের নবী পরিবারের দোহাই দেই তারা ধর্মের দোহাই তা তিনি এই নাম দিয়েছেন আলী রাজি আল্লাহ তালানহর নাম দিয়েছেন জেদ ইবনে আলী ইবনে হুসেন আলী রাজি আল্লাহ তালানো যে খলিফা নবীলামের জামাই চাচাতো ভাই তার ছেলের নাম কি ছিল দুই ছেলের মধ্যে এক ছেলের নাম হচ্ছে হোসেন আর হুসেন রাজি আল্লাহ ছেলের নাম ছিল কি হ্যাঁ আলী জৈনুল আবেদিন কি ছিল আলী জৈনুল আবেদিন যে করবলার ঘটনার সময় ছোট্ট শিশু ছিলেন তিনি জৈনুল আবেদিন এই আলী জৈনুল আবেদিনের ছেলে ছিল জৈদ বিন আলী তার নাম কি ছিল জায়দিবিন আলী এই জায়দিবিন আলী এরা সব শিয়াদের এমাম মাসুম মানে নিষ্পাপ এমাম বুঝছেন না ওদের কাছে বারোটা নিষ্পাপ এমাম আছে ওদের এমাম যাদেরকে বলে যাদের দোহাই দিয়ে থাকে ধর্মীয় দোহাই তারাই এই নাম দিয়েছে এই রাফেজার নাম তাদেরকে দিয়েছেন যাতে তাদের গায়ের জ্বালা লাগে কষ্ট লাগে কেন নাম দিয়েছে রাফাজা মানে ছুঁড়ে ফেলা রাফাজ মানে কি করা ছুঁড়ে ফেলা তারা ছুঁড়ে ফেলেছে শোনেন কেমন করে বলছেন শেখ সাহেব ফৌজান হাফাজ যে এই রাফেজার নামটি রাফজ থেকে এসছে রাফজ মানে অতার্ক পরিত্যাগ করা বা ছুঁড়ে ফেলা সম্মেজালিকা এই নাম কেন দেওয়া হলো শিয়াদেরকে লিয়ার নাম কালুল আলী হুসাইন হুসাইন রাজি আল্লাহ নাতি যাকে আমরা পোতা বলি হ্যাঁ ছেলের ঘরের নাতি বলতে হবে আপনাদেরকে তাই না জি হ্যাঁ এই পোতা নাতি তিনি তাকে শিয়ারা এসে বললো এই শিয়ারা ফেজিরা কি বললো এসে তাবার্রা মিনা আবি বাকার আপনি ঘোষণা করেন যে আউ বাকার ওমরের সাথে আমার কোন সম্পর্ক নেই বারাতের ঘোষণা করে বারাত মানে হচ্ছে সম্পর্ক ছেদের ঘোষণা সুরায় তবার শুরু হয়েছে কি দিয়ে কোন সম্পর্ক নেই কোন সম্পর্ক নেই এই সুরায় তবার নাম হচ্ছে হ্যাঁ আর এই শিয়ারা এসে বলেছিল ওই যুগে এই আলী বিন জাহেদ বিন আলী বিন হোসেনকে জি কি বলেছিল তিনি একজন এমাম তিনি একজন তাবি তাকে বলছে যে আপনি আউবাকার ওমর থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করেন যে আমার আমার পরিবারের আলে বাইতের আউবাকার ওমরের সাথে কোনো সম্পর্ক নেই এই কথা ঘোষণা পেয়ে গেলে কাজ হয়ে গেল আমাদের এমাম সাহেব কি করেছেন বলেছে আহবাকর ওমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কেউ যদি শিয়া ধর্ম অবলম্বন করে তাহলে প্রথম কাজ কি করায় জানেন ওদেরকে এই বারাতের অঙ্গীকার করাই বায়াত নেই যে আহবাকার থেকে ওমার থেকে উসমান থেকে বার সম্পর্ক ছেদের ঘোষণা করো সম্পর্ক ছেদের ঘোষণা করো আল্লাহ মুসলিম হওয়ার জন্য বলেছে তাগুত মানে শিরকুফর শিরকুফরির থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করে তৌহিদ কায়েম করো বোঝা গেছে কি না আর এরা বলছে যে আমাদের শিয়া ধর্ম গ্রহণ করলে কি করতে হবে আহবাকর ওমরের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করতে হবে এই দাবি করেছিল জায়দ বিন আলী বিন হুসাইন আল্লাহ আনহুম আর কাছে আছে এই থেকে তুমি বারাতের ঘোষণা করো মানে সম্পর্ক ছেদের ঘোষণা করো সে বললো যে না মোটেই হইতে পারে না এটা কি করে হইতে ওয়াকাল বলেছে মাজ আল্লাহ আল্লাহর পানা আল্লাহর কাছে আশ্রয় চাইছে এইরকম অন্যায় থেকে এরকম বাড়াবাড়ি থেকে ফারাফাজু তখন তারা তার কথাকে ছুঁড়ে ফেলেছিল আপনার কথা মানি না মানি না এই যে আজকালকার ইনকালাব জিন্দাবাদ চলবে না চলবে না তাই না মানি না মানি না রাফেজা তখন তাদের নাম রাখা হয়েছিল কি রাফেজা ওই সময় বলেছিলেন জাইদ আলী যে রাফাজ তুমুনি রাফাজ তুমুনি তোমরা আমাকে ছুঁড়ে ফেললে আমার কথাকে ছুঁড়ে ফেললে তোমরা সেই দিন থেকে তাদের নাম কি হয়েছে রাফেজা বা রাফেজ জি এদের ধর্ম হচ্ছে রাসুল্লাহ সাহাবাই কেন সম্পর্কে কি আন্নাম গালাউ ফি আলী আলী সম্পর্কে গোলু বাড়াবাড়ি যে আলীর মধ্যে খোদাই অলুহিয়াতের আল্লাহর ক্ষমতা আছে আর আলেবাইতে আলী শুধু না পাঁচে পঞ্চাত্তন আমাদের দেশের ওই ক্যালেন্ডার গুলোতে দেখবেন পাঁচ জনের নাম থাকে দেখেছেন না হ্যাঁ আলী ফাতেমা হাসান হোসেন আর মোহাম্মদ মোহাম্মদ নাম থাকে সাল্লাম তারপরে আলী ফাতেমা হাসান হোসেন পাঁচে পঞ্চাতন এই পাঁচটা হচ্ছে পবিত্র হ্যাঁ পবিত্র আত্মা পবিত্র দেহ জি হ্যাঁ এদেরকে আল্লাহর ক্ষমতা দেয় এই কারা এই শিয়া রাফেজিরা আর এদেরকে নবী পরিবারকে সাহাবাই কেরাম আবু বাকার উমর ওসমান তাদের উপর তারা শ্রেষ্ঠত্ব দেয় ও নাসাবুল আদাওয়াত বাকিয়াতি সাহাবা আর অন্যান্য সাহাবিদের সাথে চরম শত্রুতা সবকে কাফের ফতো দিয়ে গেছে হুসুসান বিশেষভাবে আল খলাফা তিন খলিফা আকার ওমার ওসমান এদেরকে সবকে কাফের বলে রেখেছে এদের আকিদে ধর্মে হচ্ছে শিয়া রাফিজিদের ও ওয়াসাবুহম তারা গালমন্দ করে ও লানত করে জি লানত লানত করে জি এদের ধর্মশালাতে কোন এক ভাই গেছে কাজ করতে গিয়ে দেখে যে বিকেল বেলা আসর পরে লানত করছে অবাকার উপর উমার উপর নিজে কানে শুনে এসে আমাদেরকে বলছে জি কাফের বলে কাফের বলে পাঁচজন ছাড়া আর কেউ কিছু কিছু সাহাবিকে কাফের বলে এই হচ্ছে ওয়াকাবালাহল খাওয়ারেজ খাওয়ারেজরা এর বিপরীত এরা সিয়ারা কি করলো আলী এবং নবী পরিবারকে বাড়িয়ে দিল ওপর উঠিয়ে দিল খাওয়ারেজরা উল্টো দিকে গুমরা হলো কি যে আলী রাজিয়াল্লাহ সবচেয়ে বড় কাফের ওই যুগে নাকি সবচেয়ে বড় কাফের বুঝা গেছে জি হ্যাঁ আলীকে কাফের বলেছিল ওয়াকাফর মান মাহু কাসিম অনেক সাহাবাই যারা আলী রাজিয়া সমর্থকের সবকে কাফের বলেছিল কারা এই খারেজিরা এবং তাদের বিরুদ্ধে তারা লড়াই করেছিল কাতাল ওয়াস্তাহল দেমাম তাদের রক্ত এবং ধন সম্পদকে হালাল মনে করেছিল কাফেরদের ধন সম্পদ লুটত না এই খারেজের এমন গোমরা হয়েছিল কিন্তু মুসলিম যদি পেয়ে যেত ধন তো সম্পদ লুটপাট করে নিত জি এই করত মেলা এরকম ঘটনা রয়েছে তো দুটি দল গুমরা হইল এক দল হলো আলী এবং নবী পরিবার রাজিয়াল্লাহ আনহম তাদের সম্পর্কে বাড়াবাড়ি করে রাওয়া আর খারেজিরা হ্যাঁ আলী রাজিয়াল্লাহ তার ওপর কুফরির ফতুয়া দিয়ে কুফরির ফতুয়া দিয়ে এবং তার সাথী সঙ্গী যারা ছিলেন তালহা তারপরে জামাত খালাফুল জামি জামাত এই দুই দল আর আগের যে দলগুলির কথা বলে সবার বিপরীত অবস্থান নিয়েছেন জামিয়া সাহাবা সমস্ত সাহাবাই কেরামদের সাথে ভালোবাসা রাখে আহলুসুল জামাত সমস্ত সাহাবাই কেরামদেরকে ভালোবাসে ওয়ালাম আর তাদের কোন একজন সম্পর্কে বা কিছু সংখ্যক সাহাবি সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করে না এদের মধ্যে আল্লাহর ক্ষমতা আছে এরকম কিছু বলে না আল্লাহর গুণ তাদেরকে তারা মানুষ ছিলেন ওয়া তারা সাহাবা সমস্ত সাহাবাই কেরামদের যে ফজিলত রয়েছে শ্রেষ্ঠত্ব সেটা তারা স্বীকার করে আর তারা বলে আফদাল হাজির উম্মা নবী সাল্লামের পরে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন কারা সাহাবাই কেরামগণ আর তার মধ্যে সিরিয়াল রয়েছে অবাকার ওমর উসমান আলী তারপরে অন্য সাহাবাই কেরাম আশরা মুবাসারা তারপরে বদরি সাহাবি আর তারপরে যারা খন্দুকে হাজির হয়েছেন বদর পর ওহুদে হাজির হয়েছেন খন্দুকে হাজির হয়েছেন তারপর মক্কা বিজয়ের আগে যারা ইসলাম গ্রহণ করেছেন তারপর মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছেন এইভাবে তোর তিন সিরিয়াল রয়েছে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আশা করি বিষয়গুলি মনে থাকবে এবং শেষখানে বলি যে আল্লাহ রব আলমিন যেন আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করেন আহলে সোনাতল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন এই যে বিষয়গুলি নিয়ে আলোচনা হলো পাঁচটি বিষয় এই বিষয়গুলির ক্ষেত্রে এছাড়া অন্যান্য বিষয় যে কিছু ইঙ্গিত করেছি সেসব বিষয়ের ক্ষেত্রে দিনের পাবন্দির ক্ষেত্রে দিনের পাবন্দি করতে গিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করবেন না ধর্মের নামে যে সিরকে বেদাতে লিপ্ত হ্যাঁ দুই ঈদের জায়গায় তিন ঈদ করছে ঈদে মিলাদুল নবী করছেন বা মুসলমানদের খুনকে হালাল মনে করেছেন এক জঙ্গি যেমন সন্ত্রাসী যারা মানব রচিত বিধান দিয়ে ফেসলা করছে সুতরাং তাদের কোনো কথা মানা যাবে না মারোয়া ধরো ইত্যাদি এরা যেমন গোমরা হয়েছে এদের থেকে যে এদের অনিষ্ট থেকে আল্লাহ বাঁচাই আর আরেক দল এমন হয়েছে যে নামে মাত্র মুসলিম ইসলামের কোন ইবাদত বন্দী আমল নাই ব্যাস জাতিতে মুসলিম এমনকি জাতিতে মুসলিম ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে তার অবস্থান নিয়েছে এই দুই গোমরা দলের মাঝখানে হচ্ছে আহলে সনতল জামাত আপনাকে আহলে সনতল জামাত হইতে হবে আল্লাহ যেন আকিদার ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে আখলাকের ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে আহলে সন্ন্যতওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার তফিক দান করেন মধ্যম পন্থা অবলম্বনের তফিক দান করেন ছেলে মেয়েদেরকে মধ্যমপন্থী করে গড়ার যেন তফিক দান করেন আল্লাহ যেন ফাঁসিকে বেদের বিধর্মিতা থেকে ছেলে মেয়েদেরকে রক্ষা করার তৌফিক দান করেন এবং চরম পন্থা থেকে আর কট্টর পন্থা থেকেও আল্লাহ যেন রক্ষা করার তৌফিক দান করেন ওসাল্লাহ মোহাম্মদ আলী ওসাহিয়া